যাদেরকে মোহাব্বত করেন শুধুমাত্র তাদেরকেই দিনের সহি এলেম অর্জন করার তৌফিক দান করেন রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম সাদ করেছেন আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যেই ব্যক্তির ভালো চান কেবলমাত্র সেই ব্যক্তিকে দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন জয় বলুন আমাদের দেশে যত ওয়াজ মাহফিল হয় পৃথিবীর অন্য কোন দেশে এরকম ওয়াজ মাহফিল আর এত বেশি হয় না এর পরেও আমরা যত জায়গায় ওয়াজ করতে যাই প্রশ্ন করি ইসলাম কাকে বলে ইসলাম শব্দের অর্থটাই অনেকে জানে না জিজ্ঞেস করলে প্রায় বলে ইসলাম মানে শান্তি এখানে জিজ্ঞেস করলে হয়তো অনেকেই সঠিক অর্থ বলতে পারবে কারণ এখানে ইতিমধ্যে আমি এসে বুঝতে পারলাম যারা আমার লেকচার ইন্টারনেটের মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার কল্যাণে অনেকের কাছেই আছে তারপর আমি একটু জিজ্ঞেস করে নিশ্চিত হওয়ার জন্য ইসলাম শব্দের অর্থ কি হ্যাঁ অল্প কিছু লোক বলেছে ইসলাম অর্থ শান্তি না ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয় এটা ঠিক তাই বলে ইসলাম মানে শান্তি না সালাম অর্থ শান্তি আমি এখানে বসে বলেছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রাহমাত বরকত এবং শান্তি বর্ষিত হোক সালাম মানে কি তাহলে ইসলাম মানে কি ইসলাম মানে কোরআনকে জিজ্ঞেস করবো আমরা আল্লাহ রাব্বুর আলামিন বলেন আসলিম আল্লাহ রাব্বুর আলামিন ইব্রাহিম আলাইহিসালামকে বললেন আসলিম ইসলাম গ্রহণ করো তিনি বুঝতে পারলেন আসলিম শব্দের কি অর্থ তিনি বুঝতে পারলেন যে আসলিন মানে আমি শান্তিতে ঘুমাবো আর এহুদি খ্রিস্টানরা আমার উপরে নেতৃত্ব চালাবে এটা না আমার জাতিকে পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে না বরং ভাবে শিক্ষানো যাওয়া হয়েছে ইসলাম মানে শান্তি তার মানে আমরা দেশ চালাবো শাসন করব। এহুদি খ্রিস্টানদের তরিকায় মানব রচিত বিধানের আলোকে দুনিয়া চলবে আর তোমরা শান্তিতে মসজিদে বসে তিন চিল্লায় চলে যাও আর নইলে খানকায় বসে থাকো আল্লাহ রাব্বুল আলমিনের জন্য পরিষ্কার করে দিয়েছেন আসলিম আল্লাহ রব্বুর আলামিন ইব্রাহিম আলাইসালামকে বললেন আসলিম সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন তিনি বুঝতে পারলেন আসলিম মানে এই শান্তিতে বসে থাকা নয় আসলিম মানি সুন্দর ফিনফিনে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে মিলাদ পড়তে বসা নয় আসলিম মানি ঘরে ঘরে মিলাদ দেওয়ার রসুলের সাফাত না এটা নয় আসলিম মানে পীরের অজিফা চাপা নয় আসলিম মানি সারাদিন মসজিদে ঘুমিয়ে থেকে দুপুরে পিকনিক করে বিকাল বেলা পায়চারি করার নাম নয় আসলিম মানে তিনি পরিষ্কার করে দিচ্ছেন কালা আসলাম তুলি রব্বিল আলামিন জোরে বলুন সুবহান আল্লাহ এব্রাহিম আলাইসালাম বললেন আসলাম তু আমি আত্মসমর্পণ করলাম আমি সম্পূর্ণ রূপে আমার মাথা নত করে দিলাম আমি সম্পূর্ণ রূপে নিজেকে সুপর্দ করলাম কার কাছে আলামিন গোটা জগৎ জগৎ সমূহের যিনি রব গোটা জগৎ সমূহের যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা আইনদাতা বিধানদাতা আমি সেই রবের কাছে আত্মসমর্পণ করলাম জোরে বলুন ভার পরিষ্কার হয়ে গেল ইসলাম মানে কি আত্মসমর্পণ করা কার কাছে আল্লাহ রাব্বুর আলামিন পরিষ্কার করে আর ঘোষণা করছেন ঘোষণা করো বলো মুসলিমদেরকে বলতে হবে ঘোষণা করতে হবে ইন্না সালাতি ওয়ানুসুকি নিশ্চয় আমার সালাত আমার কোরবানি আমার ত্যাগ আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব জরে বলেন বাইরা আমার এইরকম যারা আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে তার নাম হচ্ছে মুসলিম তার নাম কি মুসলমান কোনো শব্দ নাই মুসলমান এটা কোরআন হাদিসের ভাষা না এগুলো বর্জন করা উচিত আজকে মুসলিম জাতি নিজেদের নামটাকেও মুসলমান বানিয়ে ফেলেছে সালাদকে নামাজ বানিয়ে ফেলেছে সিয়ামকে রোজা বানিয়ে ফেলেছে এমনকি আল্লাহকেও ছাড়ে নাই আল্লাহকেও খোদা বানিয়ে ফেলেছে ঠিক কিনা আল্লাহ রাব্বুর আলমিন কোরআনুল করিমে বলেছেন বিহা আল্লাহ তালার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ওই নামে আল্লাহকে ডাকো মানুষেরা আল্লাহর সেই নিজের দেওয়া নামগুলোকে বাদ দিয়ে নিজেরা মন গড়া একটা নাম দিয়েছে খোদা ঠিক কিনা খোদা কি আল্লাহর সেই নামের মধ্যে আছে তাহলে এই নাম দিয়ে যদি ডাকে সব হবে না গুণ হবে আপনার নাম দিল একজনে আর একটা নাম আপনার নাম বাদ দিয়ে বাপের দেওয়া নাম ভালো নাম বাদ দিয়ে একটা এমন নাম দিল যার অর্থ খারাপ আপনি খুশি হবেন না বেজার হবেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন মুসলিম কাকে বলে আমরা মুসলিম আমাদের পরিচয় কি কোরআনে পরিষ্কার করা আছে মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিলেন সুরায় হজ এই সুরার আটাত্তর নম্বর আল্লাহ বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন এরপরে কোরআনের অনেক জায়গায় আয়াত আছে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আহ্বান করব কার দিকে না কোনো দলের দিকে না কোনো পীরের দিকে না কোনো খাজা বাবার দিকে না গাজা বাবার দিকে না ল্যাংটা বাবার দিকে না দরগার দিকে না কোনো পীরের তরিকার দিকে ওয়ামান ওই ব্যক্তির চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এরপরে ওয়ামিলা সালিহান এবং ন্যাক আমল করে মুসলিমিন এবং সে নিজে পরিচয় দেয় আমি একজন মুসলিম আমি একজন কি এটা সুরায় হামিম সেজদা এই সুরার ৩৩ নম্বর আয়াত বোঝা গেল মুসলিমের পরিচয় পেয়ে গেলাম এখন যারা আল্লাহর হুকুম মানবে সে মুসলিম চাই শুকুর হোক কুকুর হোক এমনকি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এরা যদি আল্লাহর হুকুম মানে এর নাম কি হবে আর কোন মুসলমান যদি নিজের নাম দেয় মুসলমান আল্লাহর হুকুম মানে না সে মুসলমান হতে পারে মুসলিম হতে পারে না ঠিক কিনা আমার এই দাবির সপক্ষে দলিল পেশ করছি আল্লাহ রাব্বুর আলমিন কোরআনুল করিম স্পষ্ট করে বলেছেন মানুষেরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্যের দিন তালাশ করছে অথচ আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো লাহু আসলামা আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সকলেই আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে আসলামা মুসলিম হয়ে গেছে এখানে পরিষ্কার হয়ে গেল সুরায় আলে ইমরানের তেরাশি নম্বর আয়াত তাহলে বুঝা গেল যারাই আল্লাহর হুকুম মানে তারা কি চন্দ্রের উপর আল্লাহর হুকুম আছে আমি চন্দ্রের জন্য কতগুলো মানজিল নির্ধারণ করে দিয়েছি চন্দ্র আল্লাহর নির্ধারিত রাস্তায় চলে কিনা চলে বিদায় সে মুসলিম সূর্যের জন্য আল্লাহর হুকুম আছে সূর্যের জন্য আল্লাহ রব্বুর আলমিন কতগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছেন সূর্য আল্লাহর দেওয়া সেই রাস্তা মতো চলে জন্য সূর্য মুসলিম ঠিক না এবারে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশু পক্ষী কুকুর শুকর সব প্রাণী মুসলিম হল এরা আল্লাহর তাসবিও পড়ে আল্লাহর কোরআন বলছে সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো আল্লাহর তসবি পরে কার তসবি পরে বলে আমরা তো বুঝি না আল্লাহ তারা সে উত্তর করা দিয়েছেন ইল্লা এমন কোন বস্তু নেই এমন কোন জিনিস নেই যে আল্লাহ তসবি না করে কিন্তু তোমরা ওদের তাসবি বুঝতে পারো না ওরা বলে আল্লাহু আল্লাহু আর তুমি মনে মনে ভাবো কুহু কুহু ভোর রাতে মোরগে আওয়াজ করে সুব্বুহন শুন আর তুমি শুনো কুকুরাতুর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইম শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি এমন কোন বস্তু নেই এমন কোন জিনিস নেই যে আল্লাহর তাসবিহ করে না কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না সকলে তাসবিহ পড়ে কার ভাইরা আমার এবারে যখন পরিষ্কার হয়ে গেলাম মুসলিম কাকে বলে এখন আমাদেরকে যাচাই করব যে আমরা মুসলিম কিনা আল্লাহর দেওয়া দিন এর নাম ইসলাম এর নাম কি আর এই ইসলামকে পরিবর্তন করে আর একটা দিন তৈরি করা হয়েছে সেটা আবার দুই রকম কয় রকম একটা হলো শাসকদের দেওয়া দিন যোগে যোগে আল্লাহর দিনকে পরিবর্তন করেছে দুই শ্রেণীর মানুষেরা কয় শ্রেণীর দুই শ্রেণীর মানুষেরা এক দল হচ্ছে শাসক আর দল কি যাজক এক ধরনের আলেম আমি সমস্ত আলেমদের কথা বলছি না এক শ্রেণীর আলেমরা আল্লাহর দিনকে পরিবর্তন করেছে এবারে আসুন আগে নিজেদেরকে যাচাই করে নেই আমরা মুসলিম কিনা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে একটা বিধান দিয়েছেন সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন সেই সংবিধান নাম কি এটা এরকম যেরকম ভাবে আমাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছেন সবার চক্ষু ভালো আছে কিন্তু কারেন্ট চলে গেল আমরা কাউকে দেখতে পাচ্ছি না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন চক্ষু দিয়েছেন দেখার জন্য এই চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন সূর্যের আলো চাঁদের আলো তারকার আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুর আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন গোপন চক্ষু বাতিনের চক্ষু বিবেক বুদ্ধির চক্ষু আকল জ্ঞানের চক্ষু এই চক্ষুটা দিয়েছেন আল্লাহকে চেনার জন্য আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করার জন্য আল্লাহর বিধানকে চিন্তা ভাবনা করার জন্য বোঝার জন্য ও আমার ভাইয়েরা এই আকল এবং বুদ্ধি যতই বেশি থাকুক না কেন এটার সামনেও একটা আলোর প্রয়োজন যদি আলো না থাকে তোমার জ্ঞান যত বেশি হোক না কেন কিছুই তুমি জানতে পারবে না অভাইজান জ্ঞান চোখের সামনে যে আলোটার প্রয়োজন ওই আলোর নাম হচ্ছে আল কোরআনুল করিম জয় বলুন সুহার আল্লাহ কোরআন বলছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো আগমন করেছে আলো অকিতাব মুবিন এবং স্পষ্ট বয়ানকারী কিতাব এই কিতাবটাই হচ্ছে নূর আলো কোরআনুল কারিমে অন্যায় আল্লাহ তারা বলছেন দুনিয়ার সমস্ত শক্তিগুলো কাফের মোশ্রেক গুলো আল্লাহর নূরকে তারা নির্বাপিত করতে চায় ফুৎকার দিয়ে নিবাতে চায় মুখের ফু দিয়ে নিবাতে চায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণ করে ছাড়বেন যদিও দুনিয়ার সমস্ত কাফের দুনিয়ার সমস্ত মুশরিক মিলে আল্লাহর নূরকে নিভাতে চায় আল্লাহর কালামকে বন্ধ করতে চায় দুনিয়ার সমস্ত শক্তি মিলে একে নিভাতে পারবে না আল্লাহ তালা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন জয় বলুন আল্লাহ এই নূর দিলেন এবারে আমরা দেখবো সেই নূর আলো কি আলো ছড়াচ্ছে কোরআনকে এবার আমরা জিজ্ঞেস করব আমাদের সমাজে চোর আছে চোর আমাদের সমাজকে অন্ধকার করে রেখেছে এই চোরের থেকে বাঁচার জন্য তোমার কাছে কি আলো আছে কোরআন বলবে হা হ্যাঁ, সুন্দর আলো আছে এই আলো যদি তোমরা জ্বালাও তাহলে চোর বন্ধ হয়ে যাবে চোর চুরি করতে সাহস করবে না স্বর্ণের দোকান পর্যন্ত খোলা রাখা যাবে কেউ চুরি করবে না আল্লাহ রাব্বুর আলামিন বলছেন আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর চাই পুরুষ হোক চাই নারী হোক চুরি করে ধরা পড়ল ওর হাত কেটে ফেলো আইন দিয়েছেন কে আমার জাতি বলল না এই আইন চলবে না আল্লাহ যে আইন দিলেন সে আইনটাকে বাতিল করলো বাতিল করে তারপরে বিকল্প আইন তৈরি করলো দশ বছর জেল দাও পাঁচ বছর জেল দাও এক মাস তিন মাস জেল দাও এত টাকা জরিমানা করো হাত কাটার বিধান দিলেন আল্লাহ আল্লাহর সেই আইনকে বাতিল করলো নাম দেয় মুসলমান এরপরে বিকল্প আইন তৈরি করলো আবার সেই আইন মানতে বাধ্য করে আজকে যদি এখানে একজন চোর ধরা পড়ে আর আমার মতো একশো মুক্তি একাত্তরে ফতুয়া দেয় যে এই চোরের হাত কাটতে হবে করোনায় বিধান এরপরে নুরালাপুরের মানুষরা হাত কাটলো তারপরে এখানে কি আর কেউ থাকতে পারবে কেউ টিকতে পারবে না পুলিশ আসবে র্যাব আসবে সাংবাদিক আসবে আরো কত সাংঘাতিক আসবে সব মিলে পুরো এলাকা ঘেরাও করে মুফতি সাহকে তালাশ করবে কে ফতুয়া দিল কারা হাত কাটলো এত জঘন্য বড় অপরাধ করলো সাংবাদিকরা এসে তার ছবি নিবে পত্র পত্রিকা মিডিয়ায় প্রচার হবে ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুর আলমিন বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে বাতিল করার ক্ষমতার কারণেই আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কা একটা চুরির ঘটনা ধরা পড়ল চুরিটা করেছিল মক্কার কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত নারী বনু মাকজুম গোত্রের মহিলা মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল এই মহিলার হাত কাটা গেলে কোরাইশ বংশের স্থায়ী বদনাম হয়ে যাবে ইতিহাস হয়ে থাকবে এই জন্য তারা চিন্তা করল আল্লাহর নবীর কাছে কিভাবে সুপারিশ করা যায় এজন্য তারা আল্লাহর নবীর এক নাতি ছিল আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ জায়েদের পুত্র ছিল উসামা আল্লাহর নবীর খুব প্রিয় নাতি হেব্ব রসুল্লাহ যার উপাধি ছিল সবাই গিয়ে এই নাতিকে ধরলো তুমি একটু আল্লাহর নবীর কানে কানে পৌঁছাইবা কথাটা ওসামা বিন জায়েদ চিন্তা করলো দাদা জানের কানে কানে কত কথাই তো বলি এটা বলতে অসুবিধা কি কানে কানে গিয়ে বললো ইয়ার আসুর আল্লাহি মক্কায় একটা সর্বনাশ হয়ে গেছে চুরির ঘটনা ঘটেছে চুরিটা করেছে কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা এই মহিলার হাত কাটা গেলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে আপনিও তো কোরাইশ বংশের মানুষ আপনার বংশ কোরাইশ তাছাড়া যেই মহিলা চুরি করেছে ওই মহিলার নামটাও আবার ফাতেমা নাম আপনার ছোট মেয়ের নামে নাম ইয়ারা সুরাল্লাহি কোন বিকল্প বিচার করা যায় কিনা হাদিসে মুসলিম শরীফে বর্ণিত আছে আল্লাহর নবীর কানে যখন এই কথা গেল আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল তিনি খুতবা দেওয়ার জন্য তৈরি হলেন আল্লাহর নবী বললেন আল্লাহি لو ان فاطمه بنت محمد سرقت لقطعت يدها ও আমার মক্কার নেতারা মুসলমানেরা মুসলিম হয়েছে যারা দাবি করছো আজকে তোমরা সুপারিশ করছো সেই ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর আইন পরিবর্তন করার জন্য জেনে রাখো আজকে কোরাইশ বংশের মেয়ে ফাতেমা নয় আজকে মোহাম্মদের কলিজার টুকরা আল্লাহর নবী মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তার হাত কাটতে আমি দ্বিধা করতাম না জনে বলেন আল্লাহ আল্লাহ তারা বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে পরিবর্তন করা আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়া আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো আছে হুকুম দিয়েছেন কে আলা আলাহুল খলকুয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে কেবল তার একটা কারখানার মালিক দশ হাজার কর্মচারী রাখলো কর্মচারীদেরকে এরকম জমা করে বলল কারখানার মালিক হচ্ছে আমি আমি তোমাদের বিদায় দিব আমি তোমাদের নিয়োগ দিব আমি তোমাদের বেতন দিব এই ঘোষণা করার পরের থেকে এই কর্মচারী কার কথা শুনবে এই মালিকের কথাই শুনবে অন্য কার কথা শুনবে মালিক যে হুকুম দিবে তাই আইন হয়ে যাবে এইটা যদি পরিষ্কার হয়ে যায় আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তুমি আমি কিছুর মালিককে যখন মালিক হচ্ছেন আল্লাহ হুকুম চলবে কার আমার ভাইয়েরা আল্লাহর এই হুকুম যারা মানে তারা মুসলিম যারা আল্লাহর হুকুম মানে না তারা মুসলিম থাকবে আল্লাহ রাব্বুল আলম হুকুম দিলেন জেনাবে বিচার হারাম কোরআন পরিষ্কার করে বলছে খবরদার তোমরা জেনা বিচারের ধারে কাছেও যেও না এটা বেহায়াপনা কাজ অশ্লীল কাজ আল্লাহ এটা হারাম করেছেন হারাম করলেন কে আমার জাতি নব্বই ভাগ মুসলমান দাবি করার দেশ এই দেশের আইন হলো পতিতালয়ের যদি লাইসেন্স থাকে তাহলে কিন্তু এটা অবৈধ না হারাম না এটা হালাল কারণ লাইসেন্স করলে সরকার এটার ভাগ পায় ঠিক কিনা সরকারকে ভাগ দিলে হালাল হয়ে যায় সরকারকে ভাগ না দিলে ওইটা অবৈধ ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন সেনা বিচারে বিচার করে দিয়েছেন কোরআন বলছেন আজানিয়াতু আজানি ফাজলিদু মেয়ে লোক হোক আর পুরুষ হোক যদি ওরা ধরা পরে ওদেরকে জনসমক্ষে আনো একশো দোররা মারো আর যদি বিবাহিত হয় তাহলে এবারে ছাড়াছাড়ি নাই বিবাহিত হলে পরে গন্ডগোল করেছে বংশের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছে স্বামী একজন সন্তান হবে আর একজনার এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন যদি বিবাহিত হয় এবারে ওকে হাতুর ওকে বাজারে আনো জনসমক্ষে আনো এই নুরালাপুর হাই স্কুল মাঠে এনে হাজার হাজার মানুষের সামনে ওকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও আইনটা দিয়েছেন কে এই আইন যদি কার্যকর থাকতো এই দেশে ইফটিজিং থাকে এই দেশে জেনা থাকে ও আমার ভাইয়েরা আল্লাহর এই আইনগুলোকে বাতিল করে দিয়েছে এটা বর্বর আইন আল্লাহ আব্বুর আলমিন নারীদেরকে পর্দার হুকুম দিয়েছেন পর্দার হুকুম দিয়েছেন কে ও মা বোনেরা খুব লক্ষ্য করে শুনো কোরআন বলছে মেয়ে লোকেরা ঘরে থাকবে পর্দা করে চলবে তারা বেপর্দা বেহায়াপনা অস্থির মেয়ে লোকদের মতো জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় ঘুরবে না বের হবে না আল্লাহ তালা এরপরে বলছেন কোরআনে পরিষ্কার হাত রয়েছে আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন ইউদিন আলাই আলাইহিন্না মিন বিহিন্না তারা যেন নিজের উপরে জেলবাব করে নেয় পর্দা ঝুলিয়ে দেয় হেজাব ঝুলিয়ে ঝুলিয়ে দেয় আইন দিয়েছেন কে ও আমার ভাইয়েরা আল্লাহ তারা হুকুম দিলেন পর্দা করার জন্য আমার জাতি সর্বোচ্চ আদালত থেকে রায় দিল পর্দার জন্য বাধ্য করা যাবে না আল্লাহর হুকুমকে যারা পরিবর্তন করে রায় দেয় মুসলমান থাকবে আরো দেখাবো দুই চারটা কত বিধান এরকম আছে আল্লাহ রাব্বুর আলামিন বলছে সুদ হারাম কোরআন পরিষ্কার করে বলছে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে করেছেন হারাম এরপরে আল্লাহ তালা সুরায় বাকারার দুইশো উনসত্তর উনাশি নম্বর আয়তে বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমাদের যত পাওনা সুদ আছে যখন তোমরা জানতে পেরেছ আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন আল্লাহ তারা সুদ হারাম করেছেন এই বিধান যখন তোমাদের সামনে এসে গেল এখন তোমরা আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যাও এবং তোমাদের যত পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো যদি তোমরা মমিন হয়ে থাকো ফাইল্লাম তা যদি তোমরা সুদ বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ আমার জাতি বলল সুদ হারাম হবে যদি সরকারের লাইসেন্স না থাকে গ্রামগঞ্জে লাইসেন্স ছাড়া দশ টাকা বিশ টাকা সুদে যারা টাকা দেয় এরা সরকারের খাতায় অবৈধ হারাম আর যদি লাইসেন্স থাকে তাহলে হালাল Sonali bank Rupali bank Bangladesh bank Janata bank Pubali bank Krishi bank যত ব্যাংক আছে সবগুলোতে সুদ হালাল কারণ সরকারের কি আছে লাইসেন্স করা আছে লাইসেন্স থাকলে সরকার ভাগ পায় এজন্য হালাল লাইসেন্স না থাকলে সরকার ভাগ পায় না সেজন্য কি আমার ভাইয়েরা এমনি ভাবে আল্লাহ রব্বুল আলমীর সম্পত্তি বন্টনের ব্যাপারে আইন দিয়েছেন কোরআনুল করিমে সুরায় নেসার এগারো নম্বর আল্লাহ তারা বলছেন ইউসি কুমুল্লাহ ফি আউলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসি কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন ওসিয়াত করছেন এইটা কোনো নবীর দায়িত্ব ছাড়েন নাই কোন মুক্তি সাহেবের দায়িত্ব দেন নাই আল্লাহ সরাসরি নিজে বলছেন ইউসি কুমুল্লাহ ফি আউলাদিকুম আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারও ওসিয়াত করছেন একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আমার জাতি বলল আল্লাহ তালা নারীদেরকে ঠকিয়েছেন শুধু এ পর্যন্তই নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বিধান দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এসবগুলো হারাম নাপাক শয়তানের কাজ খবরদার যারা মুসলিম দাবি করো তারা এর থেকে বেঁচে থাকো হুকুম দিলেন কে আল্লাহ বললেন মদ হারাম আমার জাতি বলল মদের যদি লাইসেন্স থাকে তাহলে হালাল সরকারি মদের কারখানা আছে না মদের কারখানা পর্যন্ত সরকারি আছে ফাইভ স্টারে মদ হালাল কারণ সরকারের লাইসেন্স করা আছে সরকারের খাতায় লাইসেন্স থাকলে হালাল আর লাইসেন্স না থাকলে কি ও আমার ভাইয়েরা এমনি ভাবে মূর্তি সম্পর্কে তো এখন মারাত্মক ঘটনা ঘটে গেল এই দেশের ধর্ম প্রতিমন্ত্রী মুসলিম নামের কলঙ্ক এরা ঘোষণা করলো গুলোর অর্ধেকটা মূর্তি পূজার জন্য খালি করতে হবে জোরে বলেন নওয়াজ পত্রিকা দেখেন নাই ও আমার ভাইয়েরা আল্লাহর নবী নাকি মূর্তি পূজার জন্য মসজিদের নবমীর অর্ধেকটা খালি করে দিয়েছিলেন কি মিথ্যা অপবাদ নবীর উপরে দিয়েছে ইতিহাস পড়ো আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন আল্লাহর নবীর মাথায় লোহার পোশাকগুলো ছিল শরীরে লোহার পোশাক ছিল এই পোশাকগুলো পর্যন্ত খোলেন নাই এর আগেই কাবার চাবি এনে কাবা শরীফের দরজা খোলা হলো এরপরে ভিতরে ঢুকে এবং বাইরে যতগুলো মূর্তি ছিল তিনশো ষাটটা মূর্তি আল্লাহর নবী বর্ষা দিয়ে আঘাত করে বললেন যা আল হাক্কাল বাতিল ইন্নাল বাতিল সত্য সমাগত মিথ্যা বিতাড়িত এবং মিথ্যা ধ্বংস হওয়ার বস্তুই বটে এই বলে যখন ইঙ্গিত করলেন প্রত্যেকটা মূর্তি পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সম্পূর্ণ কাবাকে মূর্তি মুক্ত করলেন মূর্তি থেকে খালি করে কাবাকে মূর্তি থেকে পবিত্র করে আল্লাহর নবী পরে লোহার পোশাক খুললেন যুদ্ধের পোশাক খুললেন আমার জাতি আল্লাহর নবী যেই মসজিদ থেকে মূর্তি বের করেছেন সেই ঘরে যারা মূর্তি ঢুকাতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢিলতে হয় রাজি ইনশাল্লাহ ইনশাআল্লাহ কিসের মুসলমান মুসলিম দাবি করে আমি আরো দেখাতে পারি কয়েক ঘন্টা চলে যাবে আল্লাহর বিধানগুলিকে পরিবর্তন করেছে আর দাবি করে মুসলিম এই জন্য আপনারা তো পড়তে বুঝতে পারেন নাই কেন আমি মুসলিম বুঝাচ্ছি একটু মনে মনে বিরক্ত হচ্ছিল অনেকে যে মুসলিম কেন এটা তো বোঝানোর দরকার আছে এই মুসলিম পরিষ্কার হলে সব পরিষ্কার হবে মুসলিম মানে হচ্ছে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা এতক্ষণ দেখালাম আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে বাতিল করেছে এবারে বলো যারা আল্লাহর এতগুলো বিধানকে বাতিল করলো তারপরে বিকল্প আইন তৈরি করলো তারা মুসলমান থাকবে শয়তান কয়টা আইন অমান্য করেছিল আল্লাহ তালা শয়তানকে বলেছিলেন আদমকে সেজদা করো শয়তান চেষ্টা করে নাই আল্লাহ জিজ্ঞেস করলেন কেন করো নাই শয়তান যদি বলতো আমি অন্যায় করেছি মাফ করতেন না আদমও তো অন্যায় করেছিল আল্লাহ তারা জিজ্ঞেস করলেন কেন এমনটা করলা তুমি আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও তুমি যদি আমার প্রতি দয়া না করো আমি তো ধ্বংস হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তারা মাফ করেছেন কিনা না তিনশো বছর কামলেন তারপরে চোখ দিয়ে পানি পড়তে পড়তে খাল হয়ে গেছে পাখিরা সেই পানি খাইত এরপরে মনে মনে চিন্তা করলো মনে পড়লো যে আরো সে আল্লাহর নামের সঙ্গে মোহাম্মদ নাম দেখছিল তারপরে ওই নামের উচিলে দোয়া করেছেন পরে মাফ করেছেন এরকম নাকি এই ওয়াজ আপনারা শোনেন নাই ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুর আলমিন কোরআনুল কারিমে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন কোরআনুল করিমের সুরা বাকার সাত্রিশ নম্বর হাতে বলছেন আদম তার রবের পক্ষ থেকে কয়েকটা কালিমা শিক্ষা করলো কয়েকটা কালিমা অর্জন করলো কয়েকটা শব্দ শিখলো যেটা বললাম রব্বানা জালাম না ফাতা বা আলাইহি আল্লাহ তারা বলছেন ফাতা বা আলাইহি ফাতা তারা কি আল্লাহ তারা সঙ্গে সঙ্গে তার তবা কবুল করে নিয়েছেন আর দেরি করেন নাই আল্লাহ বললেন সঙ্গে সঙ্গে তো কবুল হয়ে গেছে আর আমার দেশের পীর সাহেব এবং বক্তারা বলল সাড়ে তিনশো বছর কানতে কানতে চোখ দিয়ে পানি পড়তে খাল হয়ে গেছে ওই খালের থেকে পাখিরা পানি খাইত আদমের দেহটা মনে হয় কি ছিল আটলান্টিক মহাসাগর ছিল নাকি আমার ভাইয়েরা এইসব গাঁজাখুরি কাহিনী আমাদের সমাজে ওয়াজ হয় যাই হোক আদম আল্লাহর কাছে অন্যায় স্বীকার করলেন আল্লাহ মাফ করে দিলেন অপরদিকে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করল আল্লাহ তারা ইবলিসকেও জিজ্ঞেস করলেন ইয়া ইবলিসু মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমার তুক সূরা আরাফ এই সূরার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন বারো নম্বর আয়াতে আমি যখন তোমাকে হুকুম করলাম আদমকে চেষ্টা করার জন্য আমি হুকুম করেছি কতটা খেয়াল করবেন আদমকে তা বিষয় না বিষয়টা হচ্ছে আমি হুকুম করেছি আমি যদি একটা পিঁপড়াকেও চেষ্টা করতে বলতাম তাও করতে হতো আমি যখন তোমাকে হুকুম করলাম কেন তুমি আমার হুকুম অমান্য করলে আমার তোকা ইবলিস কি বললো আলা আনা খাইরুম মিনহু আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো আনা খৈরুম মিনহু আদমের চেয়ে ভালো আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে মাটি দিয়ে আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে মাটির গতি হচ্ছে নিম্নে আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে আর মাটি যদি উপরে ছুঁড়ে মারে নিচে চলে আসে সুতরাং যুক্তির কথা হলো আদম আমার সামনে নত হবে আমি আদমের সামনে সামনে নত হওয়া যুক্তিসঙ্গত নয় সুতরাং তোমার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই তুমি আমার পাওনা আমার অধিকার হরণ করেছ মানব অধিকার লঙ্ঘন হয়েছে নাকি ইবলিস অধিকার লঙ্ঘন হয়েছে ও আমার ভাইয়েরা বোঝা গেল আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা যুক্তি দিয়ে আল্লাহর আইনকে বাতিল করে তাদের প্রথম যুক্তিবাদীর নাম কি ইবলিস আমাদের দেশে এখন ওয়াইসদের নামের সঙ্গে যুক্তিবাদী আছে ঠিক কিনা ফকত ফকত রং কবি সাবধান করেছেন অমুসলিম জাতি যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করো আল্লাহর নবীর সহি হাদিসকে মানব তোমরা ওই বুলবুলের গান শুনে পাগল হয়ে যেও না আর ওই ময়ূর পাখির রং বেশভূষা দেখে পাগল হয়ে যেও না কোন পীর কি সুন্দর চেহারা চেহারা তো সুন্দর হবে বসে বসে খাইলে সিন্ধু হবে না যত রকমের হাদিয়া তোপা আছে সব খাইতে থাকে কর বুলবুল তাউস কি তকলিদ সে বুলবুল ফকত আওয়াজ হায় তাউস ফকত রং তুমি বুলবুলের অনুসরণ করো না আর ময়ূর পাখির অনুসরণ করো না ময়ূর পাখির কাছে রং আছে নাচতে জানে না আর বুলবুলের গান আছে আর কিছুই জানে না ওদের কোরআন হাদিসের কোনো এলেম নাই ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন ইবলিস যেরকম ভাবে আল্লাহর হুকুমকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে এখন যারা আল্লাহর আইনকে বর্বর আইন বলে বাতিল করে দিচ্ছে আল্লাহর হুকুমকে যারা এই যুগে অচল বলে বাতিল করে দিচ্ছে আল্লাহর হুকুম এই যুগে চলে না বলে যা বাতিল করছে তারা মুসলমান না কাফের পরিষ্কার তারা মুসলিম থাকতে পারে না মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আর আল্লাহর বিধানকে যারা বাতিল করে সে মুসলিম হইল কি করে আল্লাহ রব্বুল আলম হুকুম করে মূর্তি ভাঙ্গ মূর্তি তৈরি করা যাবে না মূর্তির থেকে নিরাপদ দূরে থাকো ও আমার ভাইয়েরা আল্লাহর নবী নিজে মূর্তি ভাঙলেন আর একজন নবী এই জাতির পিতা মিল্লাতা আবিকুম হুয়া মুসলিমিন ও এব্রাহিমের ইতিহাস পরম এব্রাহিম আলাইসালাম এমন এক সমাজে আসলেন যেই সমাজে মূর্তি পূজা করা হত এব্রাহিম আলাইসালাম প্রথমে রবের পরিচয় খুঁজতে শুরু করলেন তারকার দিকে তাকিয়ে মনে করে এইটা বোধ রব পালাম্মা আফালা যখন তারকা ডুবে গেল বলে এটা আমার রব নয় এরপরে আবার যখন রাতের বেলায় চন্দ্রের দিকে তাকালেন যখন দেখলেন চন্দ্র আলোক উজ্জ্বল চন্দ্র উদিত হল যখন আলোক উজ্জ্বল তারকা দেখলেন চাঁদ দেখলেন বলেন এটা আমার রব ফালাম্মা আফালা যখন চাঁদ ডুবে গেল কালা ইল্লাম আমার রব যদি আমাকে হেদায়েত না করেন আমি প্রগমরা হয়ে যাব পদভ্রষ্ট হয়ে যাব হেদায়ত দেওয়ার মালিক কে না কোন পীর সাহ একটু পরে আসতেছি এরপরে ফালাম ইনশাআল্লাহ ফালাম্মা রাস বাযিগাতান এরপরে যখন দিনের প্রায় আবার সূর্যের দিকে তাকালেন আলোক উজ্জ্বল সূর্য দেখলেন আকবার এই সূর্যটাই তো আমার রব এটা অনেক বড় কোরআনুল করিমের সুরা আনামের আটাত্তর নম্বর আয়াত থেকে পড়া শুরু করেছি সাতাত্তর আটাত্তর থেকে আকবার এটা বড় ফলাম্মা ফালাত যখন সূর্য ডুবে গেল ও আমার জাতি তোমরা আল্লাহর সঙ্গে যেগুলোকে শরিক করছো তোমরা যে দেবদেবীর পূজা করছো চন্দ্রের পূজা করো সূর্যের পূজা করো মূর্তির পূজা করো তারকার পূজা করো আমি এই সবগুলোর থেকে নিজেকে বাড়ি মনে করছি নিজেকে মুক্ত করছি আমি আমার চারা মতো অজ্জ করলাম কার দিকে না কোনো খাজা বাবার দিকে গাজা বাবার দিকে পীর বাবার দিকে আমাদের দেশে জিকিরের সময় বসে পীরের মরিদ্রা বসে আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি আমার কলব পীর সাহ কেবলার কলবের দিকে মোতাবাজ্য আছে পীরের সঙ্গে মিশে যায় পীরের কল্পনা করতে হয় পীরের দিলে দিল মিশাইলে জিন্দা দিল মুর্দা দিল জিন্দা হয় ওদের কবিতা পীরের দিলের সঙ্গে দিল মিশাইতে হইবে পীরের ছবি মনে মনে কল্পনা করতে হবে অন্তরে বসাইতে হইবে ও আমার ভাইয়েরা আল্লাহর নবীর এরশাদ করেছেন লা যেই ঘরে কোনো কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরিস্তা প্রবেশ করে না তাহলে যেই অন্তরের মধ্যে যেই মুড়িদের কলবের মধ্যে পীরের ছবি আছে ওই দিলের মধ্যে আল্লাহর রহমতে ফেরেস্তা ঢুকবে ও আমার ভাইয়েরা পীরের ছবি কল্পনা করে পীরের দিলের সঙ্গে দিল মিশায় এরপরে বলে আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আমার কলব আমার পীর সাহের কলবের দিকে মোতাবাজ্য পীর সাহের কলব তার কলবের দিকে তার পীরের দিকে এই রকম হাজার হাজার পীরের মাধ্যম হইয়া তারপরে আল্লাহর দিকে মতবাজ্য আমি বলি ভাইজান আপনি যখন আপনার পীর সাহেবের কলবের দিকে কলবটা মতবাজ্য করলেন ওই সময় পীর সাহেবের কলবটা তার পায়খানায় আছে তোমার কলবটা কোথায় যাবে তুমি যখন তোমার কলবটা মতবাজ্য করলে পীরের কলবের দিকে পীর সাহেব কেবলা তখন ওই সময় তার বিবি সাহেব আর কলবের দিকে মতবাজ্য আছে তোমার কলবটা কই যাইবে কোরআন পরিষ্কার করে দিয়েছে আমি আমার কলম আমি আমার চেহারা সব কিছু মতবাজ্য করলাম কার দিকে সেই মহান সত্তার দিকে মহান জাতের দিকে মহান আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা সেই আল্লাহর দিকে মতবাজ্য করলাম মতবাজ্য করলেই চলবে না ওরাও তো মতবাজ্য করে এই জন্য বলছে হানিফান হানি তাকলিফ মানে হল সব বাতিলকে বর্জন করে দিয়ে পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে কি করে মানুষ পুরাতন রংটাকে ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করবে তাকে প্রথমে হানিফ হতে হবে সব বাতিল আকিদা বতন খালি করে অন্তরের থেকে সব খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা শাসক বাবা দাদা বাবা যত আছে মাজার বাবা বাজার বাবা সবগুলো উৎখাত করে একমাত্র একজনকে গ্রহণ করতে হবে কাকে এই জন্য বলছে হানিফান এইটাই ইসলামের মূল মন্ত্র এইটার নামে হচ্ছে তৌহিদ এইটা ছাড়া কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে না ও আমার ভাইয়েরা সেই জন্য কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারে না যতক্ষণ পর্যন্ত দুইটা সাক্ষী না দেয় কয়টা সাক্ষী সাক্ষী দিতে হবে সাক্ষী দিতে হবে সাক্ষী এই জন্য আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন শাহাদা আল্লাহ বলছেন শাহাদা বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি আজকে যদি মুসলমানদেরকে এই প্রশ্ন করা হয় বলতে পারে না কিন্তু পীর সাহেবের তরিকা কয়টা জিজ্ঞেস করেন বলতে পারবে লতিফা কয়টা তা বলতে পারবে তরিকার পীর মুর্শিদদের সাজারা পর্যন্ত মুখস্থ আছে আল্লাহ তারা প্রশ্ন করেছেন কুল আকবর শাহাদা সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি আল্লাহ তারা বলছেন কুলিল্লাহ শাহিদুম ওই আল্লাহ এক লাইলাহা আগে ইল্লাল্লাহ পরে লাইলাহা মানে বর্জন ইল্লাল্লাহ মানে গ্রহণ আগে বর্জন না করে খালি ইল্লাল্লাহ বললে কাজ হবে না এইটা নিয়ে তো গন্ডগোল ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে এইটা নিয়ে কোনো গন্ডগোল নেই মক্কার আবু জাহের বলে আল্লাহ আছে এহুদি বলে আল্লাহ আছে খ্রিস্টান বলে আল্লাহ আছে মক্কা এমনকি শয়তানেও বলে আল্লাহ আছে যদি সন্দেহ করে আমি দলিল পেশ করব সবাই বলে আল্লাহ আছে তো কোনো দ্বিমত নাই নাই দিমত হল লাইলাহা এই জন্যই ভাইজান পিসাবরা কলে খালি ইল্লাহ বাদ দাও কারণ লাইলাহা বললে শয়তান বেজার হয়ে যায় কে যায় গন্ডগোলটা কোন জায়গায় লাইলাহা এই জন্য কোন কোন পীর সাহ বলে লাইলাহা আসতে বলো ইল্লাহ জোরে বলো আছে না এরকম পীর তরিকায় জিকির করে কিনা এরকম নাম বলবো সরসিনা পীর সাহের তরিকা এই জিকির হলো এরকম ভুল যদি বলে থাকি মরিদ্রা থাকলে কেউ চ্যালেঞ্জ করেন সরসিনা পীরের তরিকায় জিকির হল লাইলাহা আসতে ইল্লাল্লাহ পরে আর চর্মনায় পীর সাহেবের তরিকা হলো লাইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ বলে তারপরে খালি ইল্লাল্লাহ মারো জিকির করে কিনা জায়েজ না না জায়েজ আমি বলছি না জায়েজ করা যায় কেমনে জায়েজ করা যায় আল্লাহকে বলবেন যে আল্লাহ আগে তো লাইলাহা ইল্লাল্লাহ বলেছি এখন আমি খালি ইল্লাল্লাহ মারতেছি তুমি ওই আগের থেকে লাইলা লাগাইয়ে লও এইরকম তাবিল করলে জায়েজ আছে না জায়েজ না কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই ইল্লাহর জিকির আল্লাহ করেছেন কি আল্লাহ তারা শিখাইলেন কিনা কোরআনে আছে কিনা আল্লাহর নবী শিখাইলেন কিনা হাদিসে আছে কিনা ইল্লাহর জিকির আল্লাহ নবী সাহাবিরা করেছেন কিনা আল্লাহর নবী শিখান নাই কোরআনে নাই হাদিসে নাই সাহাবিরা করেন নাই আল্লাহর নবী করেন নাই ও মুসলমান আল্লাহর নবী যে জিকির শিক্ষা দিলেন না এই জিকির যদি কোনো পীর শিখায় ওই পীরের তরিকা মানা যাবে লাইলা কেন বাদ দিচ্ছে আমি তোমাদের ক্লিয়ার করতে চাই ওই লাইলেহা নিয়েই গন্ডগোল আসলে এই জন্য লাইলেহা বললে শয়তান বেজার হয় লাইলেহা বললে ইহুদি বেজার হয় লাইলেহা বললে দুনিয়ার সমস্ত কুফাররা বিরুদ্ধে খেপে যায় সেই জন্য ওরা চক্রান্ত করে লাইলেহাটাকে বাদ দিয়েছে নতুবা আমি দেখব আল্লাহকে বিশ্বাস করে এহুদিরা আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে দুনিয়ার যত কাফের মোশরেকেরা কোরআনে পরিষ্কার বলা আছে আমার দেশের মানুষকে ভুল বোঝানো হয় কয়ে যে মক্কার কাফেররা কাফের ছিল কি জন্য ওরা আল্লাহ বিশ্বাস করত না ঠিক কিনা এটা বুঝায় এটা মিথ্যা কথা আমি কোরআন থেকে দলিল পেশ করছি কয়টা শুনবে শুনেন কোরআন করিমের সুরায় জুখরুফের সাতাশি আয়াত আল্লাহ তারা বলছেন ওয়ালা ইনসাল তাহুম মান হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালা ইনসাল তাহুম আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন ওদেরকে কাদেরকে ওই মক্কার কাফেরদেরকে আবু জাহেদ আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন মান কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে লাইয়া লায়াকুলুনাল্লাহ তারা বলবে সৃষ্টি করেছেন কে ও ভাইজান তুমি যেরকম বিশ্বাস করো সৃষ্টিকর্তা আল্লাহ মক্কার কাফেররা বিশ্বাস করত ওদের সৃষ্টিকর্তাকে এতে কোন পার্থক্য নাই কোরআন থেকে দলিল আছে আরো একটু শুনো কোরআনুল কারিমের সুরায় জুকরুফের নয় নম্বর আল্লাহ তারা বলছেন হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান সমূহ এবং জমিন আলিম তারা বলবে এই সবগুলো সৃষ্টি করেছেন এক মহাপরাক্রমশালী মহান বিজ্ঞানী আল্লাহ তালা সুতরাং বোঝা গেল তারা বিশ্বাস করতো আসমান জমিনের সৃষ্টিকর্তাকে এটাও বিশ্বাস করত শুধু এ পর্যন্তই না চন্দ্র সূর্যের মালিক আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ এগুলো বিশ্বাস করতো ওরা আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরান কাবুতের তেষট্টি নম্বর হাতে বলছেন হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন মক্কার আবু জানাবুল আবদেরকে জিজ্ঞেস করেন কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে আবার পানি দিয়ে তরু তাজা করে ফসল উৎপন্ন করার মতো যোগ্যতা দান করেন কে তারা বলবে সব করেন কে তাহলে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ ফসল দেওয়ার মালিক আল্লাহ এইগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত আরো অনেক কিছু আছে চন্দ্র সূর্য মালিক আল্লাহ আল্লাহ বলছেন আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান সমূহ এবং জমিন কে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন নিয়ন্ত্রণ করেন চন্দ্র এবং সূর্যকে তারা বলবে সব করেন কে এরকম ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ আছে কোরআনের সুরায় মায়দার আঠারো নম্বরতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং নাতিবুতি আপনা ইবনুনের বচন এবনুন মানে সন্তান আপনা তার বচন মানে সন্তান নাতি পুতি সবগুলোকে একসাথে বলে আবনা আল্লাহ তারা বলছেন অকালাতিল এহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু উল্লাহি আমরা হচ্ছে আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি ও আহেব্বাহু এবং আল্লাহর প্রিয় নাতিপুতি ও আমার ভাইয়েরা যারা নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করে নাতিপুতি দাবি করে তারা আল্লাহ বিশ্বাস করে কিনা সবচেয়ে জ্বলন্ত প্রমাণ আমাদের নবীদের আব্বার নাম কি আবদুল্লাহ আল্লাহ যদি বিশ্বাস না করে আবদুল্লাহ নাম রাখে কেউ আমার ভাই আল্লাহ বিশ্বাস করত শয়তানেও বিশ্বাস করে আল্লাহ আছে কোরআন পড়ুন শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলো শয়তান কোনো মাজারওয়ালার কাছে প্রার্থনা করে নাই শয়তান কোনো খাজা বাবার কাছে যায় নাই শয়তান পরিষ্কার আল্লাহর কাছে প্রার্থনা করেছে কোরআন বলছে কালা রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি বাসুন সূরা হিজর এই সূরার 36 37 নম্বর আয়াত পড়বেন পরিষ্কার বলা আছে শয়তান বলল কালা রব্বি ও আমার রব কি সুন্দর করে ডাক দিচ্ছে কাকে শয়তান কোন খাজা বাবার কাছে যায় নাই আমার দেশে মুসলমান নাম দাবি করে আর বিশ্বাস করে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে বলেন এরকম রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল গেলেন খালি হয়ে রাসুলের ধন খাজায় পে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে চিৎকার মেরে বলো নওয়াজ আমার ভাইয়েরা মুসলমান নাম আর হাকিদা হলো আল্লাহ খালি হয়ে গেছেন সব খাজাকে দিয়ে শয়তান এই বিশ্বাস করে নাই শয়তান জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরও বিশ্বাস করে সবকিছুর মালিককে আজমিরেও লেখা আছে মাজারের পাশে লেখা আছে উর্দুতে লেখা ইয়া আসমান হায় তেরা এ জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা আয়ে খাজা আজমিরি জরে বলুন নওয়াজ কি অর্থের ওইখানে লেখা আছে আসমান তোমার জমিন তোমার ওহে বাবা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি মক্কার কাফেররাও বিশ্বাস করতো আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ শয়তানও বিশ্বাস করতো দেওয়ার মালিককে আর এই মুসলমানরা নাম দেয় মুসলমান আর বিশ্বাস করে সব দেওয়ার মালিককে আবার পীর বুজুর্গদেরকে লক্ষ্য দিল আজম আছে না ওই ভাই গাউসমানি হলো বিপদে উদ্ধারকারী ত্রাণ কর্তা সাহায্যকর্তা আজম মানে সবচেয়ে বড় এবারে দুইটাকে মিলাও আও গাউসুল আজম মানে সবচেয়ে বড় ত্রাণ কর্তা সবচেয়ে বড় ত্রাণ কর্তা কোন পীর না আল্লাহ তাহলে যারা বিশ্বাস করে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জেলানি গাউসুল আজম মাজ ভান্ডারি গাউসুল আজম মুক্তবুক ও আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই তারা মুসলমান না মোশরেক আল্লাহ মানে আবার সিরেকে করে আল্লাহ তালা এই জাতীয় লোকদের সম্পর্কে কোরআন স্পষ্ট বলেছেন বলছেন বেশিরভাগ লোক যারা ইমান আনে তারা ইমান আনে না তবে ইমান আনে সেরেক যুক্ত অবস্থায় তার মানে বেশিরভাগ লোক ইমানের দাবি যারা করে এরা বেশিরভাগ লোক লোক ইমান আনা সত্ত্বেও মোশরেক ইমান আনা সত্ত্বেও কি কইবেন যে হুজুর এবারে একটা প্রশ্ন আছে মক্কার লোকেরা মূর্তি পূজা করত আর আমাদের এরা তো আর মূর্তি পূজা করে না এই জাতি তো মূর্তি পূজা করে না আমার ভাইয়েরা আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই আপনারা ভুল বুঝতেছেন মক্কার লোকেরা মূর্তি পূজা করত ঠিকই কিন্তু ওই মূর্তিকে তারা আল্লাহ বিশ্বাস করত না ওই মূর্তিকে তারা মা মানত না বরং মূর্তি কেন পূজা করত শুনুন মূর্তিগুলোকে তারা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হিসাবে ব্যবহার করত মাধ্যম মনে করত কোরআনে পরিষ্কার আল্লাহ ওদের সম্পর্কে বলেছেন তারা বলতো হজ তেহাত্তর নম্বর আয়াত সুরায় আরফ একশো চুয়াত্তর নম্বর করো আল্লাহ রব্বুর আলমিন কোরআনে পরিষ্কার করে দিয়েছেন যারা আল্লাহকে বাদ দিয়ে ওই দেব দেবী আর মূর্তির পূজা করে ওই মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করো তোমরা কেন মূর্তি পূজা করছো তারা বলবে মা না বুধুম আমরা এই দেব দেবী আর এই মূর্তি গুলোর পূজা এদেরকে আল্লাহ বিশ্বাস করে করি না শুধুমাত্র একটাই উদ্দেশ্য এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে বোঝা গেল ভাই ছায়া মাধ্যম হিসাবে এদেরকে পূজা করছে ও ভাইজান মক্কার লোকেরা যদি মূর্তিগুলোকে মাধ্যম হিসাবে ব্যবহার করার কারণে মোশ্রেক হইয়া থাকে কোরআনে পরিষ্কার বলছে তারা মক্কার এই কাফেররা মূর্তিগুলোকে মাধ্যম মনে করত এটা সুরায় জুমার এই সুরায় জুমারের তিন নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন মা নাবুদুহুম মাধ্যম রূপে ব্যবহার করত যদি মক্কার লোকেরা মূর্তিগুলোকে মাধ্যম মনে করার কারণে মুশরিক হয়ে থাকে তাহলে আজকে যারা বলে আল্লাহকে পাইতে হলে পীরের মাধ্যম ছাড়া পাওয়া যাবে না পীর শব্দদেরকে মাধ্যম মনে করে তাদের মধ্যে আর মক্কার মূর্তি পূজকদের মধ্যে কোনো পার্থক্য আছে তারা আরো বলতো কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে আল্লাহ তারা বলছেন সুরা ইউনুসের আঠারো নম্বর নম্বরাতে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই মক্কার কুফারেরা মূর্তি পূজকেরা এই ইন্ডিয়ার হিন্দুরা পুরা দুনিয়ার মূর্তি পূজকরা যারা মূর্তি পূজা করে কেন পূজা করে জিজ্ঞাসা করো ওদেরকে ওরা বলবে বলে মাহাউলা এসো আর মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে নিয়ে যাবে ও ভাইজান এই জন্য সুপারিশকারী হিসেবে যদি মূর্তি পূজা করলে মূর্তির আনুগত্য করলে মূর্তির অজিফা মানলে যদি মূর্তি পুজোকরা মুশ্রেক হয়ে যায় তাহলে যারা বিশ্বাস করে পীর ডানা ধরে বেস্তি নিয়ে যাবে তারা মুশ্রেক হবে কিনা সব পীরদের একই আকিদা কোন পীরদের আকিদা বেশ কম নেই পীর দুই রকম আছে দাবি করে এরা এদের ভাষায় পীর দুই রকম একদল ভণ্ড পীর একদল হকানি পীর আমি বলি ভাইজান পায়খানা আবার গন্ধওয়ালা আর গন্ধ ছাড়া যেটাই হোক দুইটাই না পাক কিনা পীর ইসলামের নেই এই পীর সাহেবেরা বলে সবচেয়ে হকানি পীর যাকে দাবি করে এই দেশের মানুষেরা যার বেশিরভাগ মুরিদ মাদ্রাসায় আছে হাজার হাজার আলিম আছে ওই চরমনায় পিসাবের বই ভেদে মারেফাত খুলে দেখো পৃষ্ঠা নাম্বার চৌত্রিশ পরিষ্কার লেখা আছে বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ মাফ করতে চায় না পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাফ চায় তারপরে আল্লাহ মাফ করে নইলে মাফ করে না বলে নওয়াজ আমার ভাইয়েরা যদি বইয়ের রেফারেন্স ঠিক না থাকে আমাকে ধরো আর যদি ঠিক থাকে তবা করো আল্লাহ তারা বলছেন স্পষ্ট বলছেন কল্লিয়া হে বান্দা হে নবী আপনি আমার উম্মদদেরকে আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমার বান্দা যারা অত্যাচার করেছে গুণা করেছে আমার বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে অসংখ্য পাপ করেছে গুণা করেছে রহমাতিল্লাহ বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না জামিয়া নিশ্চয় আল্লাহ তালা সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন জোরে বলুন সুবাহান আল্লাহ সুরায় জুমার এই সুরার তেপ্পান্ন নম্বর আল্লাহ বললেন যে নৈরাশ হয়েও না আল্লাহ তারা তোমার সব গুণা ক্ষমা করে দিবেন আর পীর বলল আল্লাহ মাফ করতে চায় না পীর অনুনয় বিনয় করে বললে তারপরে মাফ করে আসার মাফ করবে না পীরেরটা মানবো না আল্লাহটা মানবো এই একই দরবারে হজ্ঞানী পীর আর একটা বই মামাজে এই বইগুলো সব চরমনাই দরবারের যে প্রথম পীর সাহেব ছিলেন শাক সাহেব ওনার লেখা বই এই বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় লিখেছেন প্রথমে উর্দুতে তারপরে বাংলায় লিখেছেন কারো যদি দো পীর থাকে দো পীর দো ডানা পাকার কে তুমি বেস্ট মেলে লে জায়গা কুই হরজ নেহি তোমার যদি দুইজন পীর থাকে আর ওই দুইজন পীর কামেল হয় দুই পীরে তোমার দুই ডানা ধরে বেশ নিয়ে যাবে কোনো অসুবিধা নাই আমার ভাইয়েরা সেজন্য আমি পরিষ্কার করলাম মক্কার কুফাররা মূর্তি পূজা করত ওই মূর্তিদেরকে সুপারিশকারী হিসাবে ওই মূর্তিদেরকে মাধ্যম হিসাবে আর পীরের মরিদ্রা ও পিসাবদেরকে মাধ্যম মনে করে তাহলে দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য শুধু একটাই আছে ওই মক্কার মূর্তিগুলো ছিল পাথরের মূর্তি কোনো কথা বলতে পারত না খাইতে পারত না আর আমাদের পীর সাপগুলো হচ্ছে পেট আছে খাইতে পারে হাতিয়া তোবা দেওয়া লাগে মুসাফা করতে টাকা খাওয়ার মেনু এরপরে টাকা পয়সার পাহাড় করে বিভিন্ন মার্কেট পর্যন্ত করেছে ঠিক কিনা কোটি কোটি টাকা সম্পদ তারা গড়ে তুলেছে কাদের টাকায় বিনা পুঁজির ব্যবসা আল্লাহ রাব্বুল আলমিন এদের চরিত্র পরিষ্কার করে দিয়েছেন এই ভায়া মাধ্যম চলবে না আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন এজন্য মুসলিম হতে হলে প্রথমে বলতে হবে লাইলাহা ইল্লাল্লাহ বললে দুই রকম লোকেরা খ্যাপে এক দল হচ্ছে শাসক আর এক দল যাজক শাসকরা বলেন না না লাইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ ওরা বলবে না না সমস্ত ক্ষমতার মালিক জনগণ ঠিক কিনা বিশ্বাস না করলে বাংলাদেশ সংবিধান হাতের একে পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ শাসকরা বললো এরকম অপরদিকে পীর সাহেবেরাও একই নিয়মে চলেছে এই জন্য বলেছে আল্লাহর দিনকে পরিবর্তন করেছে দুই রকম লোকেরা কয় রকম লোকেরা একদল হলো শাসক আর একদল হলো যাজক শাসকরা বলল সমতার ক্ষম সমস্ত ক্ষমতার মালিক জনগণ আর পীর সাহেবরা বলল সমস্ত ক্ষমতার মালিক পীর সাহেব ঠিক কিনা আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল গেছেন খালি হয়ে এই জন্য রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে সব পীরদের একই আকিদা ওই চরমনায় হকানি পীর যে দাবি করে ওদের বইতেও খুলে দেখেন ভেদে মারে ফাতের পনেরো নাম্বার পৃষ্ঠায় একেবারে পরিষ্কার লেখা আছে একজনের একটা ছেলে মারা গেছে ছেলে মারা গেলে পরে সে কানতে আছে পীর সাহ কাজ দিয়ে যাচ্ছিল পীর বলল বা কান্দ কি জন্য হুজুর আপনাকে বলে লাভ কি আমার একটা ছেলে ছিল ওটাকে আল্লাহ নিয়ে গেল এরপর একটা বারো বছরের নাতি ছিল ওই নাতি একটা গাভী পালন করে আমাকে দুধ খাওয়াইয়া বাঁচাইয়া রাখতো ওই নাতিটাকে আল্লাহ নিয়ে গেছে এখন তার লাশ এই কানতেছি তখন বুজুর্গ বললেন এই ঘটনা কি সত্য হ্যাঁ সত্য কোনো সন্দেহ নাই তখন বুজুর্গ বলে হ্যাঁ যুবক আমার হুকুমে দাঁড়িয়ে যাও ছেলে দাঁড়াইয়া গেল এই খবর রাষ্ট্রের প্রধান ওই দেশের রাজার কাছে পৌঁছে গেল বাদশাহ তাকে ডেকে জিজ্ঞেস করলো আপনি বৃদ্ধের সন্তানকে কেমনে জীবিত করলেন বুজুর্গ সাহেব বললেন আমি বলেছি আমার হুকুমে দাঁড়িয়ে যাও এবারে বাদশাহ বললেন আফসোস আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তখন পীর সাহ বললেন বাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো তার আন্দাজ নাই এই লোকটার একটা মাত্র ছেলে তাও নিয়ে গেল ছিল একটা নাতি তাও নিয়ে গেল এই জন্য মাবুদের দরবার থেকে জোর পূর্বক রুহু ছিলে নিয়ে আসছি তাহলে আমি এই জন্যই বলেছি একদিকে শাসকরা বলল ক্ষমতার মালিক জনগণ আর একদিকে পিরসাবরা বলল ক্ষমতার মালিক পিরসাব আল্লাহর কোন ক্ষমতা নাই মিল আছে কিনা লাইলাহার মানে হলো না কারো কোনো ক্ষমতা নাই লাইলাহা কোরআন পরিষ্কার করে বলছে মালিকাল মুলকে সুরাল ইমরানের ২৬ নম্বর আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কুল হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলকে আল্লাহ তুমি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক তুতিল মুলকা মান তাশাউ তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জুমাং তাসাও আর তুমি যাকে ইচ্ছে করে ইজ্জাত দান করো অত জিল্লুমাং তাসাও আর তুমি যাকে জিল্লাত দান করো অপমান করো সেই অপমান হয়ে যায় বেয়াদি কাল খাইরো সব মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে ইন্নাকালা কুল্লি সেই কদির নিশ্চয় তুমি সমস্ত ক্ষমতার মালিক ক্ষমতার মালিককে কে ও আমার ভাইয়েরা আর পীরসাবদের মরিদের কাছে ক্ষমতার মালিক কে কুতুবেরা গাউস আছে কুতুব আছে আবদাল আছে এরা মালিক হয়ে গেছে এমনি ভাবে দুই নাম্বার পয়েন্টে আসুন আমার দেশের শাসকরা বলছে বিধান মানুষ তৈরি করে আইন তৈরি করে জনগণ আইন তৈরি করবে কি আল্লাহর বিধান তারা বাতিল করে দিয়েছে আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জন্য আমি একটা সরিয়া দিয়েছি সরিয়া দিয়েছেন কে আল্লাহ তারা বলছেন আমি তোমাদের জন্য একটা শরিয়াত দিয়েছি আর পিসাবারা বলল শরিয়াত না মানলেও চলবে দলিল আন্দাজ বলতেছি না এই আশেখ মাসুক বই করো আশেখ মাসুক বই পিসাবের চরমায় পিসার বই হাতে আছে আমার এটা এটা হাতে আছে এই বইতে পরিষ্কার লেখা আছে পীর যদি তোমাকে হুকুম করে শরাব দ্বারা নাপাক শরাব দ্বারা লেখছে এখানে বইয়ের নাম আশেখ মাসুক এই বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠায় লেখা আছে পীরের কথা মতো নাপাক শরাব দ্বারা যায় নামাজ রঙিন করিয়া নামাজ পড়িতে হইবে কি করতে হবে পীর যদি হুকুম করে নাপাক শরাব মদ এই মদের দ্বারা যায় নামাজটাকে রঙ্গিন করে ভিজাইয়া এর উপরে দাঁড়ায় নামাজ পড়ো তাও পড়তে হবে অমান্য করা যাবে না আমার ভাইয়েরা আল্লাহ তালা বললেন তোমাদের আমি শরিয়াত দিয়েছি ওই শরিয়াত মানতে হবে কোরআনের মা মায়দা আটচল্লিশ তেমন আল্লাহ বলছেন লেকুল্লিং জালনা মিনকুম মেনহাজা আমি তোমাদের জন্য শরিয়াত এবং মেনহাজ দিয়েছি কোরআনুল সুরে সুরার তেরো নম্বর আল্লাহ বলছেন সারালাকুম মিনাদ্দিন আল্লাহ তালা তোমাদেরকে দিনের একটা শরিয়া দান করেছেন আইন বিধান দিয়েছেন এইটা তোমাদের মানতে হবে আল্লাহ বললেন শরিয়া মোতাবেক চলতে হবে পীর বলল শরিয়া মোতাবেক চলা দরকার নাই আমার ভাইয়েরা বোখারির হাদিস পড়ুন একজন যুদ্ধের কমান্ডার যুদ্ধের ময়দানে তার লোকদেরকে অধীনস্থ কর্মী কর্মীদেরকে মামুরদেরকে বলল তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও তাদের মধ্যে কিছু লোক আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে গেল একজন দাঁড়িয়ে বলল খবরদার একজনও ঝাঁপ দিবা না আমরা আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছি আবার সে আগুনে যাব আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস না করে আমরা আগুনে ঝাঁপ দিতে পারি না আল্লাহর নবীর কাছে রাম গেলেন জিজ্ঞেস করেন ইয়া আসুর আল্লাহ আপনি আমাদের উপরে অমুককে আমির বানিয়ে দিয়েছেন পীর বানিয়ে দিয়েছেন আমির ওই আমির সাহেব আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে হুকুম দিয়েছিল আমরা দেই নাই আল্লাহ নবী কি বলেছিলেন আমির কথা মানতে হবে নাকি আল্লাহর নবী বললেন ওই সময়ে যদি তোমরা তোমাদের আমিরের হুকুম পালন করতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে তাহলে তোমরা ওই আগুনে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যেতে ওই আগুন থেকে বের হওয়ার কোনো সুযোগ হতো না ও আমার ভাইরাম আল্লাহর নবীও পরিষ্কার করে দিলেন সারিয়াতের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোন পীর কোন আমির সব যদি হুকুম দেয় মানা যাবে না আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন আর এই পীর সাহরা বলল যদি শরিয়াতের বিরুদ্ধে হুকুম দেয় তা পালন করতে হবে নাপাক শরাব দ্বারা যদি রঙ্গিন করে যায় নামাজ দিছে বামায় সাজ্জাদা রঙ্গিন কোন গারাত পীরে মুগা গুয়াদ কে সালিক বে খবর নাবুদ জরাহ রসমে মঞ্জিলহা ফার্সি ফার্সি কবিতা দিয়ে লিখেছে মসনবী শরীফ এদের একটা মসনবী শরীফ আছে আমার ভাইয়েরা এই ভৈরবে আপনাদের কাছেই ভৈরব আমার বিরুদ্ধে একটা মহা সম্মেলন করেছে সব মাদ্রাসার হুজুরেরা মাস্তিদের ইমামেরা আর ওইখানে একজন বড় বক্তা এনেছে অলিপুরি নুরুল ইসলাম অলিপুরি আছে একজন বাংলাদেশের বক্তা এই বক্তাকে এনে আমার বিরুদ্ধে চরম গালি গালাজ করাইল আর বলল যে মসনবী শরীফে আছে ও আমার ভাইরা আমি জিজ্ঞেস করতে চাই মসনবী শরীফ কোন হাদিসের কিতাব না তাফসির কিতাব মসনবী শরীফ হলো একটা কবিতার কিতাব কবিতা রমির কবিতার বই একটা কবিতার বই ফার্সি কবিতা বোঝা গেল গোলাম মাহমুদ কাদিয়ানির উপরে সে দাবি করেছিল ইংরেজিতে অহিনাজের হয় আর এই পীর শব্দের উপরে ফার্সি ভাষায় ওহিনাজেল হয়েছে ঠিক কিনা এই পীর শব্দটাও ফার্সি ভাইজান পীর শব্দ কি আমি এই জন্য বলে থাকি আরবিতে আলিফ বে তে সে আছে পে নাই আরবিতে পে নাই কোরআন হাদিসে পে নাই ইসলামেও পে নাই পীর নাই ঠিক কিনা পীর লেখে কি দিয়া পে দিয়া কি দিয়া পীর লেখতে পে লাগে আরবি অক্ষর পেয়ে নাই বোঝা গেল কোরআন হাদিসের ভাষা আরবিতে কোনো পীর নাই ওই পীর যেমন তৈরি করেছে পীর শব্দের ধর্মটাও তৈরি করা ফার্সি শব্দ থেকে এসেছে ওই ফার্সি সেই মসনবী শরীফ ওদের ভাষায় এই মসনবী নামক কবিতার বইতে লেখেছে কি সুন্দর লেখছে বমায় দারঙ্গিন কুন গরাত পীরে মোগা গোয়াদ তোমাকে যদি পীরে মগা এই মগা পীর তোমাকে বলে বোগায় দেখা আছে পীরে মুগা গুয়াদ এই মগা পীর যদি তোমাকে বলে যে তুমি রঙ্গিন করো শরাব দিয়ে যায় নামাজটা রঙ্গিন করে তারপর নামাজ পড়ো তাহলে তাই করো কারণ পীর কম বুঝে না সব ভালো করে জানে কে সালেক বে খবর না বুঝ জেরাহা আশেক মাসুব ভাই এসকেলাহি বইয়ের নাম ৩৫ নাম্বার পৃষ্ঠা ভাইজান নতুন ছেপেছে বইটা আমার লেখা বই না ওই দরবারের বই হয়তো ওরা বল বলবে এই বইটা আমাদের দরবারের না যদি বলে তোমাদের দরবারের না তাহলে কসম করান যে যদি এই বই তোমাদের দরবারে হয় তবা করবা কিনা তখন দেখবেন চুপ করবে তখন তবা করবে না বলবে না দেখে লই অবাইজান এই বই ছাপাই আমার দরবার থেকে না এই বই ছাপাইছে আলে সাহাক প্রকাশনী ইসলামিক টাওয়ার একশো এগারো বাই এক বাংলা বাজার ফোন নাম্বার দেওয়া আছে সৈয়দ মোহাম্মদ ইসাহাক মরহুম পীর সাহেব চরমরায় বইয়ের লেখক যদি বইটা ওনার লেখা না হয় আমাকে ধরে পিটাও গালি গালাজ করা ভর্তি নাই আর যদি ওনাদের বই হয়ে থাকে এরপর এরকম শরিয়াত বিরোধী হুকুম দিলেও মানতে হবে এরপরে আরো মজার কাহিনী লিখেছে আমি সব বলতে গেলে তো অনেক সময় চলে যাবে আমি বলতেছিলাম আল্লাহ তারা শরিয়াত দিলেন আল্লাহ কোরআন পরিষ্কার বলেছেন সারা আলা কুমিনাদ্দিনে মা ওয়াসাবিহি নূহাওয়াল الذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه আল্লাহ তারা বলছেন আমি একটা শরিয়া দিয়েছিলাম যেই শরিয়া রসিয়াত করেছেন নুহু এবং তার পরবর্তী ইব্রাহিম মুসা ইসা সব নবীরা তোমরা সেই দিন কায়েম করো বিভক্ত হইও না এবং তোমাদের এই দিকে যখন তোমরা আল্লাহর দিকে আল্লাহর শরিয়ার দিকে ডাকবা ওদের জন্য কঠিন হয়ে যায় মোশ্রেকদের জন্য কঠিন হয়ে যায় বিরুদ্ধে লেগে যাবে বলতেছিলাম আল্লাহর বিধান শরিয়াতকে একদিকে পরিবর্তন করেছে পীরেরা আর একদিকে পরিবর্তন করেছে কারা শাসকেরা শাসকরা বলল আল্লাহর চোরের হাত কাটা বিধান চলবে না মদ হারাম করার আইন চলবে না লাইসেন্স থাকলে হালাল আল্লাহ জেনার বিচার একরকম করেছেন ওরা ওইটা বাতিল করে আর রকম করলো সম্পত্তির আইন আল্লাহ একরকম দিলেন ওরা এরা চলবে না আল্লাহ রব্বুল আলম বলে সুদ হারাম এরা বলো লাইসেন্স থাকলে হালাল এইরকম পরিবর্তন করলো এরপরে আরো সামনে চলো আল্লাহ তারা বলছেন মুসলিমদের মধ্যে কোনো দল তৈরি করা যাবে না আর না আকিমুদ্দিন আওয়ালা সুরায় সুরা তেরো নাম্বার আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন সবাই ঐক্যবদ্ধ ভাবে তোমাদের একজন খলিফা থাকবে খলিফাতুল মুসলিমিন তার কাছে বায়াত দিতে হবে কোন দল থাকবে না কোন ফেরকা থাকবে না আল্লাহ তালা কানে বলছেন যারা ইসলামে দল তৈরি করে ফেরকা তৈরি করে মুসলিমদেরকে বিচ্ছিন্ন করে দেয় হে নবী আপনার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই এই লোকেরা দল তৈরি করলো দল তৈরি করে দুই রকম লোকেরা সরকার যেমন আমাদের মানব রচিত বিধান যারা মানে তারাও দল তৈরি করে গণতন্ত্র এই গণতন্ত্রের নিয়ম হলো কয়েকটা দল থাকবে একটা সরকারি দল আর অনেকগুলো বিরোধী দল বিরোধীদের মধ্যে আবার একটা কি থাকবে প্রধান বিরোধী দল আর অনেকগুলো ছোট ছোট চামচা দল থাকবে এই রকম ভাবে গণতন্ত্র দল তৈরি করে বিচ্ছিন্ন করে জনগণকে ঠিক একই কায়দায় পীর সাহেবেরা জনগণদেরকে বিভক্ত করেছে এই পীরের বই লেখা আছে বাবারা তরিকা একশো ছাব্বিশটা জানিয়া রাখিবেন দোজকের আজাবের পথ বন্ধ করিয়া বেসতে যাইবার জন্য কিতাবে একশো ছাব্বিশ তরিকা লেখা আছে এই লেখা বইতে এই বইটার নাম হলো তাবিজের কিতাব এই বইতে লেখা আছে আমার প্রিয় বন্ধুগণ দোজকের বাপ হ্যাঁ আজাব বন্ধ করিয়া যদি বেস্ট যাইবার জন্য কিতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছে তার মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট কয় তরিকা বলছে এখানে একশো ছাব্বিশ তরিকা আমার ভাইয়েরা আল্লাহকে আমরা এবারে জিজ্ঞেস করবো আল্লাহ তোমার কোরআনে কয়টা তরিকা আছে কয়টা লাইন আছে আল্লাহ তারা পরিষ্কার করে বলবেন আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা বলে দেওয়া অমিন হা এর আর অনেকগুলো রাস্তা আছে বাঁকা বক্র রাস্তা আছে আল্লাহ তারা এরপরে বলছেন মুস্তাক রাহিমান আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আনআম 153 নম্বর আয়াতে বলছেন এটাই হচ্ছে আমার রাস্তা একমাত্র রাস্তা শুধুমাত্র একটাই রাস্তা মুস্তাকিমান মানে একেবারে সোজা সরল রাস্তা ফাত্তাবিউহু তোমরা শুধুমাত্র ওই রাস্তার অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউস সুবুলা খবরদার খবরদার আরো অনেকগুলো পাকা রাস্তা আছে আছে ওই রাস্তাগুলো অনুসরণ করো না তাহলে ওরা তোমাদেরকে আল্লাহর রাস্তার থেকে সরিয়ে ফেলবে এটাই তোমাদেরকে আল্লাহ তারা ওসিয়াত করছেন হুকুম দিচ্ছেন এটা মানো যদি তাহলে মোত্তাকি হইতে পারবা এটা না মানলে মোত্তাকি হইতে পারবা না আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে বলা হয়েছে একটা সোজা দাগ দিলেন সোজা দাগ দিয়ে তারপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন মেসকাত বাবুল এতেসামিবিল কিতাবা সুন্না তিরিশ নম্বর পৃষ্ঠা এই হাদিসটা বলা আছে আবু দাউদের হাদিস আল্লাহ নবী সাল্লাম একটা সোজা দাগ দিলেন খত্তা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামা খত্তান মুস্তাকিমা একটা সোজা দাগ দিলেন সুম্মা খত্তা খুতু তানান ইয়ামিনিহি ওয়া খুতু তানান শিমালিহি এরপরে ডান দিকে বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাদা সাবি এই যে সোজা দাগটা হলো আল্লাহর রাস্তা সোজা দাগটা কার রাস্তা এরপরে বলছেন আর ওই যে অনেকগুলো দাগ এই যে অনেকগুলো দাগ তোমরা দেখতে পাচ্ছ এই দাগগুলো শয়তানের রাস্তা কার রাস্তা এরপরে বলছেন আলা কুল্লে সাবিল মিনহা শৈতানুন ওই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় আল্লাহর রাস্তায় চলতে চায় ওই পীর সাহ বলে তখন এই রাস্তায় চলো এই তরিকায় ঢুকো একশো ছাব্বিশ তরিকার দাওয়াত দেয় ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ তালা বললেন রাস্তায় একটা এবারে শোনো আল্লাহ রাসুল কি বলেছেন আল্লাহ রাসুল বলেছেন আমার উম্মত সব জান্নাতে চলে যাবে কিন্তু যারা আবা অস্বীকার করেছে আল্লাহর সাহাবিরা নবী সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ মাইয়া আবা ইয়ারসুল আল্লাহ কে অস্বীকার করলো আল্লাহর নবী বললেন মান আতানি দাখালাল জান্না অমান মান আসানি ফাকাদ আবা যেই ব্যক্তি আমার আনুগত্য করলো আমার হুকুম মতো চললো আমার তরিকায় চললো করল সেই জান্নাতে প্রবেশ করবে শর্টকাট রাস্তা আমার তরিকা আর যে ব্যক্তি আমার তরিকা মানল না সে জাহান নামে যাবে আল্লাহর নবী বললেন জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা হচ্ছে আমার তরিকা আর পীর সাহেব লিখে দিলেন একশো ছাব্বিশ তরিকার মধ্যে শর্টকাট তরিকা হলো চিস্তিয়া সাবেরিয়া তরিকা কোনটা মানবো আল্লাহর নবীরটা না পীর সাহেবটা আমার ভাইয়েরা এমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাম সাবধান করেছেন আল্লাহ রবি ফরমান জেনে রাখো বানি ইসরায়েল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল আর আমার উম্মত অচিরি তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কুল্লহম ফিন্নার সব জাহান নামে যাবে ইল্লা মিল্লাতা তবে একটা মাত্র দল না যাত পাবে কয়টা দল জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ সেই দলটি কারা কি তাদের পরিচয় আল্লাহর নবী বললেন আমি আর আমার সাহাবিরা যেই মতের উপরে আছি এই মতে যারা তলবে তারাই হবে নাজাদ প্রাপ্ত বাকি সব কোথায় যাবে ও আমার ভাইয়েরা আল্লাহর নবী বললেন তরিকা একটা আমার তরিকায় চলতে হবে আর বাহাত্তর ফেরকা সব জাহান নামে যাবে এবারে প্রশ্ন করতে পারেন আপনাকেও যারা দেখবে না আপনার সাহাবিদিকে দেখবে না তারা কেমনে চলবে আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি বিহিমা তোমরা পদভ্রষ্ট হবে না পদচ্যুত হবে না গম্র হবে না যতক্ষণ পর্যন্ত দুটো জিনিসকে শক্ত হয়ে ধরবে কয়টা জিনিসকে কিতাব আল্লাহ সুন্নতি একটা হচ্ছে আমার কিতাব আল্লাহর আল্লাহর কিতাব কোরআনুল করিম আর একটা হচ্ছে আমার সহি হাদিস জোরে বলুন সুহান আল্লাহ এই দুইটা জিনিসকে মানতে হবে কোরআনুল কারিমে আল্লাহ তালা আরো স্পষ্ট করে বলেছেন সুরায় নেশার উনষাট নম্বর আয় আল্লাহ তালা বলছেন ফাইন তানাজা তুমফি শাইইন ইন হুইরাল্লাহি ওয়ার তোমরা যদি কোন বিষয় বিবাদ দেখো বিতর্ক দেখো একতলাপ দেখো মতবিরোধ দেখো তাহলে তোমরা কি করবা কোন দলে লোক বেশি কোন দলে লোক কম এত লক্ষ লক্ষ আলেম তার দলে আর কি কম বুঝে এত বড় পিসাব কি কম বুঝে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমী পরিষ্কার করে দিয়েছেন যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে বিতর্ক দেখা দেয় একতেলাফ দেখা দেয় মতবিরোধ দেখা দেয় তাহলে কে বড় আর কে ছোট কোন দলে লোক বেশি আর কোন দলে কম তা দেখার বিষয় না রাসূল তোমরা ওটাকে আল্লাহর কাছে এবং আল্লাহর রাসুলের কাছে ফিরিয়ে দাও আল্লাহর কাছে ফিরাবার মানে হলো কোরআনের সঙ্গে মিলাও নবীর কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে নবীর হাদিসের সঙ্গে মিলাও কোরআন এবং হাদিসের সঙ্গে যারটা মিলবে ওইটা মানো আর যেটা মিলবে না সেটা মানা যাবে না যত পি বড় পীর বলুক আল্লাহ তারা বললেন কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে আর এরা বলল বাবায় সাজ্জা দারাঙ্গিন কোন গরাত পীরে মোগা গুয়াত পীরে মগা বললে তুমি তার কথায় সব বাদ দিয়ে দাও আল্লাহ বললেন পীরে মগার কথা শোনা যাবে না মগা পীর হোক আর মগাই হোক কোন পীরের কথা শোনা যাবে না আমরা মিলাবো কোরআন এবং হাদিসের সঙ্গে হুকুম দিয়েছেন কে আল্লাহ ডাইরেক্ট হুকুম দিয়েছেন উনষাট নাম্বার আয়াত এই জন্য কোন পীরের তরিকা চলবে না একশো ছাব্বিশ তরিকাও চলবে না তরিকা কয়টা মুসলমানদের ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন এজন্য মুসলিমদেরকে বলেছেন তোমাদের একজন খলিফা থাকবে খলিফা থাকবে কয়জন খলিফা থাকবে একজন আজকে যে মুসলিমদের একজন খলিফা থাকতো বায়াত তো আসলে বায়াত নাই না পীরের বায়াত তরিকার বায়াত পীর সাহেবেরা বায়াত নাই বায়াত কে মাইনে সব্বুরি কামু সে আর সব্বুরি বাতু সে ওপার তরিকায় চিস্তিয়া কাজরে নকশাবন্দিয়া কে এরাও কিন্তু বলে কোরআন হাদিসের কথা মানতে হবে বলে কিনা এরাও বলে এরপরে দেখবেন বায়াত নাই চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া সাবেরিয়া আপনি জিজ্ঞেস করেন যে হুজুর এতক্ষণ পর্যন্ত বয়ান করলেন কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে এখন যে বায়াত নিচ্ছেন চিস্তিয়া ইয়া নকশাবন্দিয়া এইটা কোরআনের কত নম্বর আয়াতে আছে আর হাদিসের কোন হাদিসে আছে বলতে পারবে বলা তো দূরের কথা এই তিস্তি কাদেরই নকশাবন্দি যাদের নামে তরিকা তৈরি হয়েছে এই লোকগুলোর জন্ম পর্যন্ত ওই সময় হয় না এটি কিনা আমার ভাইরাম বায়াত কোরআনে আছে ভালো করে শুনুন আল্লাহর নবী যখন হোদাই বিয়ায় আসলেন ওমরা করার জন্য মক্কায় আসলেন কিন্তু মক্কার কুফাররা মক্কা বিজয়ের আগে এটা মক্কার কুফাররা বাধা প্রদান করলো আল্লাহর নবী হোদাই বিয়া পর্যন্ত আসার পরে বাধাপ্রাপ্ত হলেন মক্কার লোকদেরকে বুঝাবার জন্য ওসমানকে মক্কায় পাঠাইলেন মক্কায় চলে যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা ওমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই আমরা এহরামের কাপড় পরিহিত অবস্থায় আছি তুমি মক্কার লোকদেরকে বুঝাও ওসমান মক্কার বড় জনপ্রিয় লোক ছিল জেনে রাখুন মক্কার মেয়ে লোকেরা বাচ্চাকে ঘুম পড়াবার জন্য কবিতা বর্ত লৌড়ি দিত ওসমানকে দিয়ে ও হেব্বু কাওয়ার রহমান হব্বা কোরাইশিন ওসমান ও হেব্বু কাওয়ার রহমান হব্বা কোরাইশিন ওসমান আমার প্রিয় বাচ্চা আমি তোমাকে ওই রকম ভালোবাসি যেরকম কোরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে জোরে বলেন সুহান আল্লাহ এত জনপ্রিয় ওসমান আল্লাহ নবীর নির্দেশ পেয়ে মক্কায় পৌঁছে গেলেন কোনো ভয় নাই কোনো চিন্তা নেই জানেন যে আমার সঙ্গে চোদ্দশো সাহাবি আছে আমার সঙ্গে আল্লাহর রাসুল সাল্লাম আছেন আমার জন্য সকলে জান দিতে প্রস্তুত আছে ওসমান মক্কায় ঢুকে গেলেন লোকদেরকে বুঝাইলেন তারা মানতে রাজি হল না তারা চিন্তা করল একটা সুবর্ণ সুযোগ এই সুযোগে মুসলমানদের হামলা করে শেষ করে দেই এজন্য তারা ছুরি ধার দিতে লাগলো আর মুসলমানদের শক্তি পরীক্ষা করার জন্য মক্কার থেকে একটা খবর ছড়াইয়া দিল যে মোহাম্মদ ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল ও আমার ভাইয়েরা আল্লাহর নবী তখন তাবুর থেকে বের হয়ে গেলেন জোরে চিৎকার মেরে ডাক দিয়ে আসাবা সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা চলে আসো আমার কাছে খবর এসেছে আমার কে নাকি হত্যা করা হয়েছে আমি হাত রাখলাম আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো শপথ করো আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব নতুবা সকলে শহীদ হয়ে যাব একটা প্রাণীয় মদিনায় ফিরে যাব না এই জন্য কে কে রাজি আছ আল্লাহ নবী হাত রেখে দিলেন চোদ্দশো সাহাবাহিক গ্রাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপর হাত রাখলেন শেষ পর্যন্ত আল্লাহর নবী নিজের বাম হাতটাকে নিজের ডান হাতের উপরে রেখে বললেন এইটা ওসমানের হাত যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয় বায়াত হয়ে গেল আল্লাহ তারা এত পছন্দ করলেন এই বায়াতটাকে কোরআন বলছে আনিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুরায় আল ফাতাহ এই সুরার আঠারো নম্বরাতে বলছেন আল্লাহ মমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন রাজি হয়ে গেছেন আল্লাহ তালা একেবারে খুশি হয়ে গেছেন এ যে সাজার যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করেছিল গাছের নিচে বসে পাগড়ি দিয়ে না পিঠে হাত দিয়ে না তরিকার বায়াত না তিস্তিয়ার বায়াত না কাদের কাদেরিয়ার বয়াত না নকশাবন্দের বয়াত না এ যে আল্লাহ বলেন এই বায়াত হয়ে গেল এখন কাফেররা ভয় পেয়ে যাবে আজকে যদি কুফারা একটু পরীক্ষা করেছিল দেখি মুসলমানদের কি প্রতিক্রিয়া হয় ওই যে পিসাবদের তো কাজ হইল মুসলমানদের যজ্বা নষ্ট করে দেওয়া বায়াত তো আছে আমি দেখাচ্ছি এই বায়াতটা আল্লাহ এত পছন্দ করলেন আল্লাহ তারা বললেন এই বায়াত হয়ে যাওয়ার পরে মমিনদের উপরে আল্লাহ তারা প্রশান্তি নাজেল করেন কোনো ভয় নাই কোনো চিন্তা নেই ও আসাবাহুম ফাতাহান এবং এরপরে আল্লাহ তারা বিনিময় দান করলেন বিজয় দান করলেন মক্কা বিজয়ের সূচনা হলো এখান থেকে অ ভাইয়েরা আজকেও যদি এরকম একটা বায়াত হইত দুনিয়ার এহদি খ্রিস্টান তারা আপনার হাতে বায়াত করছে না বরং সরাসরি আল্লাহর হাতে বায়াত করছে জোরে বলুন সুহান আল্লাহ তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল কার হাত ছিল আল্লাহ তালার হাত ছিল বায়াত তো আছে এই বয়াত কোন পীর মুড়িদের বায়াত ছিল এই আয়াতগুলো তারা পরে মানুষকে বোকা বানায় কোরআনে আছে বায়াত হ্যাঁ কোরআনে বয়াত তো আছে এটা কি আমরা অস্বীকার করি কিন্তু সেই বয়াতটা কি চিস্তিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া বা কোন পীরের তরিকার বয়াত ছিল বোখার হিসেবে দ্বিতীয় খণ্ডের কিতাবুল মাগাজি দেখুন পরিষ্কার বলা আছে সাহাবাই কালাম কবিতা পড়তেন আলাল জিহাদে মা বাকিনা আবাদা আমরা সেই জাতি যারা আল্লাহর নবী মোহাম্মদ হাতে হাত দিয়ে বায়াত করেছি কিসের বয়াত করেছি আলাল জিহাদে আমরা জেহাদ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রুহু থাকবে আমরা নীরব হব না নিস্তব্ধ হব না যতক্ষণে কোরআনকে সংবিধান পাব না আমরা মৃত্যু হয়ে যাব আমাদের দেহের সঙ্গে রুহু যতক্ষণ থাকবে যুদ্ধ চালিয়ে যাব এই জন্য বয়াত নিলেন আজকে যদি সেই রকম একটা বয়াত হইত মুসলমান সারা দুনিয়ার কুফাররা মুসলমানদেরকে নির্যাতন করে করছে ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কাপড় কেবলা এহুদিরা দখল করে আছে মুসলমানদের বাড়িঘরগুলো পর্যন্ত এহুদিরা বুল্ডুজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে অমুসলমান দৈনিক পত্রিকায় দেখতে পাচ্ছ তোমার ভাইদেরকে তোমার সন্তানদেরকে মুসলিম শিশুদেরকে ওরা যখন ওরা পাথর মারে তার জবাবে ওরা ট্যাঙ্কের গোলা দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে ফেলছে ইরাকের উপরে আমেরিকা হামলা করার পূর্বে অবরোধ দিয়ে দশ লক্ষ মুসলিম সেনা শিশুদেরকে হত্যা করলো এরপরে বোমা হামলা করে লক্ষ লক্ষ মুসলিমদেরকে পঙ্গু করে ফেললো হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করলো ইরাকে আফগানিস্তানে একই অবস্থা আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করা হত্যা করা হচ্ছে আফগানিস্তানের মুসলমানদেরকে পঙ্গু করে দেওয়া হলো ও আমার ভাইয়েরা আমাদের পত্রিকায় দেখেছ মুসলমানদেরকে আবু শরীফ কারাগারে ধরে নিয়ে চরম নির্যাতন করে উলঙ্গ করে তাদেরকে ইটের উপর ইট রেখে যেরকম দেওয়াল তৈরি করে ওই মুসলমান যুবকদেরকে একজনের উপর আরেকজনকে চড়াইয়া তারা পিরামিড তৈরি করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে মুসলমানদেরকে নির্যাতন করতে করতে যখন মুসলমানরা ক্লান্ত হয়ে পানির তৃষ্ণায় ছটফট করছে পানি পানি বলে চিৎকার করছে ওই খ্রিস্টানদের সৈনিকেরা মুসলমান যুবকদের মুখে পেশাব করে দিয়েছে অ মুসলমানরা আরো দেখেছ পত্রিকা এসেছে ফাতেমার চিঠি তোমরা পড়েছ ইন্টারনেটে এখনো আছে ওই আবু গরিব কারাগরে যখন মুসলিম যুবতীদেরকে ধরে নিয়ে আমেরিকান সৈনিকেরা এক এক রাতে পনেরো জন বিশ জন আমেরিকান সৈনিকেরা এক একটা মেয়েকে ধর্ষণ করেছে মেয়েরা সহ্য করতে না পেরে দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে ওই জেলখানার থেকে একজন মহিলা নিজের রক্তটাকে কালি বানিয়ে ওরনাটাকে চিঠি বানিয়ে কাগজ বানিয়ে চিঠি লেখলো পৃথিবীর যুবকদের কাছে যুবকেরা তোমরা কোথায় আছো আমাদেরকে নির্যাতন করা হচ্ছে হয়তো আমাদেরকে উদ্ধার করো নতুন আমাদেরকে আমাদেরকে বোমায় উড়িয়ে দাও আমাদের সহ জেলখানাকে গুড়িয়ে দাও আমাদের সহ্য হতে পারছি না কাশ্মীরি মুসলমানদের মা বোনদের প্যাট চিরে বাচ্চা বের করে হিন্দুরা উপরে ছুঁড়ে মেরে তারপরে নিচে ছুরি ধরে তর আর বাচ্চারা দুই ভাগ হয়ে যায় ওরা আনন্দ করতে থাকে ওরা বাবরি মসজিদ ধ্বংস করে উল্লাস করেছে হিন্দু হিন্দি হিন্দুস্তান যেমন ভেজ পাকিস্তান গো হামারি মাতা হায় तुम उसको खाता है तुमको चाहिए पाकिस्तान या কবরস্থান আমি দেওবন্দের ছাত্র ইন্ডিয়াতে পড়াশোনা করেছি বাবরি মসজিদ ভাঙ্গার আগের মুহূর্তে আমি ভারতে ছিলাম আমার ভাইয়েরা এই হিন্দুগুলো উল্লাস করেছে মুসলমানদের সেই মসজিদ ভেঙ্গে কামতের দিবসে ও যুবকেরা এই মসজিদ গিয়ে তোমাদের বিরুদ্ধে নালিশ করবে এই মেয়ে লোকেরা তোমাদের বিরুদ্ধে ফরিয়াদ করবে কোরআন বলছে আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ও যুবকেরা তোমাদের কি হয়েছে ও মুসলিমেরা তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না লড়াই করছো না ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান অথচ অসহায় পুরুষেরা বৃদ্ধরা আর নারীরা এবং শিশুরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিনহাদিল কারিয়াতি জালিমে আহলুহা ও আমাদের রব আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে জালিমদের হাত থেকে রক্ষা করো অজাল্লানা মিল্লাদুন কাওয়ালিয়া আমাদেরকে দাও তুমি নিষ্ঠবান নেতা অজাল্লা অজাল্লানা মিল্লাদুন কানাসিরা আল্লাহ আর দাও তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী অ যুবকেরা এই আহ্বান আসছে কাশ্মীর থেকে এই আহ্বান আরাকান থেকে এই আহ্বান ফিলিস্তিন থেকে এই আহ্বান আফগানিস্তান থেকে এই আহ্বান ইরাক থেকে চতুর্দিকে আহ্বান চলে আসছে তোমাদেরকে তৈরি করতে হবে আমাদের ভাইয়েরা তোমরা জানো ভারতে যখন রাজা জাহিরের জেলখানায় দুইটা আমাদের মুসলিম বোনকে নির্যাতন করা হচ্ছিল দর্শন করা হচ্ছিল তারা ওই রকম চিঠি লিখেছিল তৎকালীন খলিফা হাজ্জাজ ইউসুফের দরবারে হাজ্জাজ ইউসুফ এই চিঠি পাওয়ার পরে তার ষোলো বছরের ভাতিজা যুবক মোহাম্মদ এবনে কাসেমকে পাঠিয়েছিলেন যাও মোহাম্মদ এবনে কাসেম রাজা দায়েরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়েন নাই গোটা ভারতবর্ষ ইসলামের পতাকা উড্ডিন করে ছাড়লো জোরে বলুন সুহান আল্লাহ দস্ত দস্ত হে দরিয়া ভি ছোড়ে হামনে বাহারে জুলমত মে ঘোড়ে দৌড়ে দিয়ে আমনে আমরা সব জায়গায় ঘোড়া চালিয়েছি আজকের সেই মুসলমান ভুলে গেছে তাদের আসল পরিচয় মুসলমান আজকে কাফেরদের কারণে থর থর করে কাঁপছে অ মুসলমানেরা এজন্য বলেছি আল্লাহর নবী বয়াত নিলেন ওই বয়াতের ধাক্কা মক্কায় পৌঁছে গেল ওরা ভয় পেয়ে এবারে সন্ধি করার জন্য তৈরি হলো বোঝা গেল মুসলমান যদি আজকেও বায়াত নেয় কুফাররা ভয় পাবে কিনা এই জন্যই বায়াতটা ওরা ছিনতাই করে ফেলেছে বায়াত নিবে একজন মুসলিমদের লিডার থাকবে এই জন্য মুসলিম সবের হাদিস আছে যখন একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফার বায়াত নেওয়া শুরু হয় ফখতুল আখেরা মিন হুমা তোমরা এই দুজনের মধ্যে সর্বশেষ যে তাকে কতল করে ফেল আল্লাহর নবী হুকুম দিয়েছেন হাদিসটা আছে সহি মুসলিম কিতাবুল এমারা এই কিতাবে যে আছে এরকম ভাবে মেসকাতের বাবুল ইমারতাল কজার মধ্যে আদিষ্টা আছে আবুল সাহেদ খুদ্রি থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন একজন খলিফা তাক অবস্থায় যদি আর খলিফার বায়াত নেওয়া শুরু হয় তোমরা দ্বিতীয়টাকে কতল করে ফেলো আর একটা হাদিস দেন কি সুন্দর হাদিস আল্লাহ হাবিব ফরমান আন আরফা জাতারাদি আল্লাহ কল সামেত রাসুল আল্লাহ সাল্লাহ আলিয়া আমি আল্লাহ রাসুলকে বলতে শুনেছি মুসলিমদের নেতা হবে কয়জন কোন দল তৈরি করা যাবে এইটা বর্তমানে খ্রিস্টানরা চিন্তাই করে নিয়ে গেছে এহুদেরা নিয়ে গেছে খ্রিস্টানদের রোমের ভিতরে পোপ কয়জন একজন পোপ সারা দুনিয়ার খ্রিস্টান তার কমান্ড মেনে চলে ওইটা মারা গেলে আবার খ্রিস্টানদের সব আলিমরা একাত্র হয়ে পরবর্তী পোপ নির্ধারণ করে অভাইরা এটা ছিল মুসলমানদের কাজ আল্লাহর নবী বলেছেন আল ইমাম উজ্জুন্নাতুন এমাম হলো ঢাল ঢালের আড়ালে যেরকম ভাবে মানুষ যুদ্ধ করে মুসলমানদের একজন লিডার থাকবে একজন ইমাম থাকবে যার কাছে বায়াত দিয়ে মুসলিম মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে সেইটাকে চিন্তাই করে পীরদের পীরেরা নিয়ে গেছে আবু করে সবাই বায়াত ছিল একজন আর কোনো খুচরা বায়াত নেওয়া ছিল আবু করার পরে অমর খলিফা সারা মুসলিম জাহানের খলিফা একজন একজনকে সবাই বায়াত দিবে অমরের পরে ওসমান আসলো ওসমানকে সবাই বায়াত দিল আর কোনো খলিফা ছিল সাহাবিদের মধ্যে আর কোনো খলিফা ছিল না আর কোনো পীর ছিল না এই বায়াত করে এগুলো চিন্তাই করলো এরপরে পীর সাহেবেরা কয় নফসের হাত বড় হাত কারণ শয়তান এইটাতে খুশি হয় ওই যে এক সাপ গেছিল পীরের কাছে মরি দেওয়ার জন্য তার পীর সাপ বলো তুমি তো সাপ তুমি যুবক মানুষকে সবল মারো এদিক খ্রিস্টানদেরকে মারো এটা মারবা না বলে তাহলে কি করব কাউকে দংশন করতে পারবা না আর কিছু সবক দিল লতিফার সবক হাফসে দম নাক দিয়ে ফোসফোস করে না জিকির আছে সুফিদের জিকির আছে নাক দিয়ে কি করে ফোসফোস করে জিকির হাফসে দম বলে কত আজগুবি কাহিনী আছে ও আমার ভাইয়েরা এইরকম সাপের সবক দিয়ে গর্বকটা এবার হাদিস না কিন্তু কৌতুক বলতেছি ওদেরকে বুঝাবার জন্য সাপ পীরের সবক নিয়ে ধান খেতে বসে এখন জিকির আজকার করে আর কেউ দংশন করবে না লোকালায় যায় না এর মধ্যে ধান পেকে গেছে কৃষক সারাদিন ধান কাটলো কাটতে কাটতে রাত্র হয়ে গেছে রশি বাঁধার তালাশ করলো রশি তালাশ করে পাইল একটা রশি তারে পাইল রশি সাপে চিন্তা করলো যে বেটা পীরের বুড়িদ হয়ে আসছে ওয়াদা করেছি কাউকে দংশন করব না নইলে বুঝতি আমি কেমন রশি সাপের পেঁচাইয়া রশি বানাইল আটি বেঁধে নিয়ে গেল বাড়িতে রাতের বেলায় রশিটা খুলে ফেলে দিল সাপের ঘাড় ভেঙে গেল মাজা ভেঙে গেল এবারে মাজা ভাঙ্গা অবস্থায় পীরের দরবারে গিয়ে বলল হুজুর আপনার মুড়ি ধুয়ে আমার মাজা ভেঙ্গে শেষ আমি মার খেয়ে শেষ ইরাকে মার খাই কাশ্মীরে মার খাই ফিলিস্তিনে মার খাই সব জায়গায় মার খাচ্ছি পীর বলল কেমনে জিকির করছো জরব বেশি লেগেছো পীরদের জরব আছে না এই জরব না গাড়ি পীর হয় না ও ভাইরা কেমন জরব না ঘাড় ভাঙলো মাজা ভাঙলো না জরব লাগাইরা ঘটনা এই এবারে পীর বললো আরে বেটা তোকে আমি দংশন করতে নিষেধ করেছি ফোর্স করতে তো নিষেধ করি নাই ওই কৃষক যখন তোকে রশি মনে করে আটি পেঁচাতে লাগলো তুই যদি তখন ফনা ধরে ফোস মারতি দেখতি এই যে কৃষক তিন লাভ দিয়ে বাংলাদেশের বর্ডার পার হয়ে দিল্লির লাল কিল্লা পার হয়ে আমেরিকার হোয়াইট হাউস পার হয়ে ছত্রিশ হাজার ফুট উপর গিয়ে বসে থাকতো ঠিক কিনা পুষ যায় না উপরে আমার ভাইয়েরা এই জন্য কাজ হলো সাপের কি করা ঠান্ডা করে দেওয়া যুবকদেরকে ঠান্ডা করে দেওয়া মুরিদ বানায় আর কার নফসের হাত বড় যে হাত আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বায়াতের কথা উল্লেখ করেছেন হাদিসে বায়াতের কথা উল্লেখ করা আছে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তির কোনো বায়াত দেয় নাই সে অবস্থায় মারা গেলে জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো এই বায়াত কাকে দিব এই হাদিস দিয়ে তারপরে মুরিদ বানায় মুরিদরা চিন্তা বায়াত না দিলে জাহির হবো তাহলে তো মুরিদ হওয়া দরকার বানাইল মুরিদ অ মুসলমান আমি তাহলে বলি এই হাদিস যদি তুমি নেও তাহলে ওইটাও তো নিতে পারো দুই খলিফা শুরু হলে একটারে কতল করে দাও তোমাদের খলিফা সব একাত্র করো আজকে কি যেন নুরালাপুরের হাই স্কুল মাঠে আসো বাংলাদেশের যত খলিফারা আছ সব খলিফা একাত্র হও আল্লাহর নবীর নির্দেশ বাস্তবায়ন করার জন্য একজন খলিফা রেখে বাকি সবগুলোকে জবাই করতে হবে ঠিক কিনা তখন কবে না না এটা এই খলিফা না এই খলিফা তো রাষ্ট্রের খলিফা আমি বলবো কতল দেখলে তখন কও এই খলিফা না রাস্তের খলিফা আর পীরসা ব্যবসা দেখলে হালুয়া মুড়িদের মুড়িদের ব্যবসা দেখলে তখন জায়গায় পীর মুড়িদের খলিফা এই জন্য বল ভাইয়ের আমার আজকে আমাদেরকে মনে রাখতে হবে মুসলিম জাতি যখন কোরআন হাদিসকে বাদ দিয়ে পীরের ধর্ম খাজা বাবার ধর্ম গাজা বাবার ধর্ম এরকম বিভিন্ন বহুমুখী দল মতের ধর্ম তৈরি করা শুরু করেছে আল্লাহ তারা তখন নিজের নুসরতকে তুলে নিয়েছেন কোরআনে আল্লাহ তারা বলেছেন তাহিনু আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে আসনে তোমরাই থাকবে বিজয়ী শর্ত হলো তোমরা যদি মমিন হতে পারো মুসলিম হতে পারো সত্যিকার মুসলিম যদি হতে পারো এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো দুনিয়ার কোন শক্তির সামনে তোমাদের মাথা নত করতে হবে না আর কে তার সাদা আজ খোদাগ রাগ তার কে তার সাদা আজ খোদা তাকওয়া গজিদ তার সাদা ভয় যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে পুরো দুনিয়ার শক্তি তাকে ভয় করবে তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে দমন করতে পারবে না আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম দিচ্ছেন তবুকের যুদ্ধের নাম নেওয়া হচ্ছে সাহাবায়কেরাম নাম উল্লেখ করছেন এই সময় একজন মহিলা নিজের দুধের সন্তান কেনে পেশ করছে ইয়ারসুল্লাহ মেহরবানি করে আমার দুধের সন্তানটাকে কবল করুন আল্লাহর নবী বললেন আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি বাচ্চাদের খেলার জন্য নয় এই শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না এই বাচ্চাকে নিয়ে আমি করবটা কি আল্লাহর নবীর মহিলা সাহাবি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল ইয়ারা সুরাল্লাহি আমার স্বামী আগে যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার ভাইগুলো সাহাদ বরণ করেছে আমার বড় সন্তানগুলো শহীদ হয়ে গেছে এই শিশুটা ছাড়া তো আমার আর কেউ নেই মেয়ের বাণী করে কবুল করুন আল্লাহর নবীর মহিলা সাহাবি বললো ইয়ারা সুরাল্লাহি আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না আমি তো এইগুলো করার জন্য দেই নাই আমি জানি আমার এই শিশু তীর হতে হতে পারে ঢাল হতে হতে পারবে তীর খেতে হতে পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা আপনার প্রতি তীর ছেড়ে মারবে আপনার প্রতি তরবারিতে আঘাত করবে সেই সময় আমার সন্তানকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন আমার সন্তানটা টুকরো টুকরো হবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্য দান করেছি জোরে বলুন আল্লাহ ভাইরা আমার ওই মসজিদ দেশে রোমের গোয়েন্দারা ছিল গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার কোনো সাহস দেখাবার দরকার নেই রোমের সম্রাট জিজ্ঞেস করলো ব্যাপার কি মুসলমানদের সৈন্য আমাদের চেয়ে বেশি না আপনার তো তিন লক্ষ তৈরি ওদের তেইশ হাজারও নেই বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি কয় না ওদের অস্ত্র কম বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি কয় না শক্তিও কম বলে তাহলে কেন ভয় দেখাচ্ছ অস্ত্র আমার বেশি সৈন্য আমার বেশি শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি কেন ভয় দেখাচ্ছ রোমের গোয়েন্দারা বলল অরমের সম্রাট জেনে রাখো তোমার সব বেশি ঠিকই তবে জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয় মোহাম্মদের সৈনিকদের কাছে কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় জয় বলুন সুবাহ আল্লাহ ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুর আলম পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ তালা ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে ও এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে ক্রয় করে নাও আমি তো জান্নাতের জন্য বিক্রয় হয়ে গেছি ওহদের যুদ্ধ চলছে একজন যুবক যুবক বলছে আর সুরাল্লাহ এই আমার যৌবন এই আমার শক্তি এই আমার বাহু যদি যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার আছে আল্লাহর নবী বললেন জান্নাত যুবক বলল বাহাবাদ জান্নাত এত সহজ এবারে ফলের থেকে কয়েকটা খেজুর বের করলো কয়েকটা খাইলো এরপরে বাকি খেজুর গুলো ছুঁড়ে মারলো আর বলল এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে এবারে তরবারি নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেল পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের মধ্যে ঢুকে যায় এইরকম ভাবে যুবক দুশ্মনদের মধ্যে ঢুকে গিয়ে দুশ্মনদের কতল করতে আরম্ভ করলো যেদিকে যাচ্ছে সেদিকে লাশের স্তূপ করে ফেলছে এক পর্যায়ে আহত হয়ে গেল সাহাবিরা ডাক দিনে দিক ফিরে আসো যুবক তাকালো চেহারায় রক্ত মুখে হাসি আর বলছে আমার ভাইয়ের আমাকে বাধা দিও না আমি যেতে চাই আমি দেখতে চাই আমি জান্নাতের ঘেরান পাচ্ছি হুদের পাহাড় দিক থেকে আমি জান্নাতের জন্য চলে যাচ্ছি তোমরা আমাকে দোয়া করো ভাইয়েরা আমার আমি বলতেছিলাম আজকেও যদি সেই মুসলমান তৈরি হতো হানিফ মুসলমান হানিফান থেকে আসছিলাম এখানে হানিফান সব কিছু বর্জন করে এক আল্লাহর হুকুম মানতে হবে এরপরে বলছেন আমা আনা মিনাল মুশরিকিন এবার ইব্রাহিম আলাইসালাম হেদায়ত প্রাপ্ত হলেন এবার জাতিকে বুঝাতে হবে আমি সংক্ষেপ করছি নোটিশ এসে গেছে এব্রাহিম ইব্রাহিম আলাইসালাম জাতিকে বুঝাবেন এবারে কেমনে মূর্তি পূজার দাওয়ার বিরুদ্ধে দাওয়াত দেওয়া যায় তিনি অপেক্ষায় রইলেন মূর্তি পূজার মেলা আসলো মেলার সময় সব লোকেরা ওনাকে দাওয়াত উনি বলেন তোমরা যে আমি অসুস্থ লোকেরা চলে গেল এব্রাহিম আলাই ইসলাম মূর্তিখানায় ঢুকলেন দেখেন যে মাশা আল্লাহ মূর্তির সামনে দামি দামি খাবার আছে মূর্তির গায়ে লেবাস পোশাক আছে অলঙ্কার আছে এবারে ঢুকে বললেন হ্যাঁ আল্লাহ তা কুলুন খা খা খা মূর্তি খাত আমি যাবি খাবার মূর্তি খাচ্ছে না এবার ইব্রাহিম সালাম বলছেন মালাকুমলা কোন ব্যাপার কি খাচ্ছ না কেন সুরায় আসাফাত এই সুরার একানব্বই নম্বর হাত থেকে পড়বেন মালাকুমলা কোন ব্যাপার কি কথা বলো না কেন মূর্তি কথাও বলে না এবারে নিজে ব্যথা পাইল এবারে কুড়াল নিল কুড়াল নিয়ে সব মূর্তিগুলো ভাঙলো ভাঙ্গা চুরমার করে তারপরে বড় মূর্তির গলায় কোরআন লটকিয়ে এবারে তিনি চলে গেলেন লোকেরা মূর্তি পুজো দেওয়ার জন্য আবার আসলো সর্বনাশ দেখে মূর্তিখানায় কোনো মূর্তির হাত নাই কারো পা নাই কারো নাক নাই সব ভেঙ্গে চুরমার করে ফেলেছে এবারে সবাই গেল নমরুদের কাছে নমরুদ বলল এসে দীর্ঘক্ষণ চিন্তা করল তার লেখে নমরুদ অনেকক্ষণ চিন্তা করার পরে প্রথম যে বাক্যটা বলো তা ছিল হালমিন ফাতানিয়াজকুর আলে হাতানা এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো শুনো সুনজরে দেখে না কেন যুবকের প্রশ্ন আসলো অ যুবকেরা নমরুদ বুঝতে পেরেছিল এইখানে কোনো জর্তুফান হয় নাই কোনো ভূমিকম্প হয় নাই কোনো যুদ্ধ বিগ্রহ হয় না কোনো মারামারি হয় নাই নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় বরং এটা হচ্ছে এই মূর্তির সমাজকে পরিবর্তন করে দেয় মূর্তি পূজা পীর পূজা মাজার পূজা ফেরকাবন্দি খাজা বাবা গাজা বাবা এই সবগুলোকে ভেঙ্গে দিয়ে তাওহিদের সমাজ গড়ার জন্য এক নতুন বিপ্লব শুরু হয়েছে আর এই রকম সমাজ পরিবর্তন এবং বিপ্লবের চিন্তা করে যুবকেরা কারা করে নমরুদ ঠিকই বুঝতে পেরেছে এবারে লোকেরা সবাই বলল হা হা সামিয়াজগুরুহম এবার সবাই বলল হা একজন যুবক সম্পর্কে জানে যে আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না যে আমাদের মূর্তিগুলো ভালো জানে না সবাই বলল সেই যুবকের নাম ইব্রাহিম তার নাম ইব্রাহিম এবার ইব্রাহিমকে ধরে আনো আয়ুরান্নাস আয়ুরান মানুষের সামনে ধরে আনো এবারে ইব্রাহিমকে আনা হলো অনেক লম্বা ইতিহাস শেষ পর্যন্ত ইব্রাহিম দাঁড়িয়ে আছেন ভয় পাচ্ছেন না ও যুবকেরা ইব্রাহিম ছিল যুবক আসাবে কাহাফরাও ছিল যুবক কোরআন বলছে ওরা ছিল কয়েকজন যুবক আল্লাহর নবী বলেছেন নুসের তো স্বভাবে আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি অ যুবকেরা এব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখো আল্লাহ বলেছেন কাদে কানুম লাকুম হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা আমা ওয়াল্লাযীনা মা ইদ ক্বালু লিকাওমিহিম তারা জাতির সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন আমরা তোমাদের তোমাদেরকে মানি না তোমাদের বিধান মানি না আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করালাম তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তার থেকে সম্পর্ক ছিন্ন করালাম কাফার না বিকুম আমরা তোমাদেরকে মানি না অবাদা অবাইনা না অবাইনা কুমুল আদা অতুয়াল আবাদা আমরা তোমাদের সঙ্গে চির শত্রুতা চির ঘৃণা পোষণ করি যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর গোলামি এক আল্লাহ আনুগত্য ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাংকে আদালতে আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় হুকুম চলবে কার এই হুকুম না মানা পর্যন্ত আমরা তোমাদের না করি তোমাদেরকে বর্জন করলাম সুরায় মুমতাহানার চার নাম্বার আয়াত অ যুবকেরা এরকম যদি তোমাদেরকে বলতে হয় বলতে পারবে কেন ইনশাল্লাহ ভয় নাই এবারে নমরুদ্রা আগুনে ফেলা হচ্ছে ইব্রাহিমকে আল্লাহ তারা বলছে ইব্রাহিম তোমার কোনো ভয় নাই এই পর্যন্ত তোমার ক্ষমতা ছিল বান্দার ক্ষমতা যেইখানে শেষ হয়ে যায় আমার নুসরত সেখান থেকে শুরু হয়ে যায় এবারে জিব্রাহিম মিকাইল ইসরাফিল সব ইব্রাহিমকে সাহায্য করতে চায় ইব্রাহিম কয় না আমি তো খাজা বাবার মরিদ না খাজা বাবা মরিদ না আমি তো জিব্রাহিলের দাবার দেই না মিকাইলে দাবার দেই না ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমি কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তুমি সাহায্য করবো আমি মিকাইলকে চাই না কে চাই না কে চাই না সাহায্য চাবো কার কাছে আমার ভাইয়েরা পীরের তাবিজের বই আছে লেখছে ইয়া হামান ফেরাউন নমরুদ চরমায় পীরের বই আছে তাবিজের বই এই বইতে একটা নকশা লিখে দিচ্ছে এই যে লেখছে পৃষ্ঠান তাবিজের বই পৃষ্ঠা নাম্বার একত্রিশ লেখছে ফেরাউন শয়তান হামান ইবলিস হামান ইবলিস ফেরাউন এই সাহায্য চাবো কি শয়তানের কাছে না নমরুদের কাছে না হামানের কাছে কার কাছে এব্রাহিম আলাইসালাম দাঁড়িয়ে আছেন আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ বলছে ইব্রাহিম এখন তোমার ক্ষমতা নাই আমার নুসরাত দেখো ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে যা ও যুবকের আমি তোমাদেরকে বলতে চাই যে আল্লাহ তারা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করেছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা বর্তমানে খ্রিস্টানদের আণবিক বোমা পারমাণবিক বোমা যত বোমা বারুদ আছে গুলি আছে সব ঠান্ডা করতে পারেন কিনা শর্ত একটাই আজ বীজ করে ব্রাহিম কাই মা পেদা আগ করে শক্তি হে আন্দাজে গুলিস্তা পেদা শর্ত একটাই সেই তৌহিদের ইমান এব্রাহিমের মতো তৌহিদ বাদী ইমান হতে হবে সিরিক যুক্ত হতে পারবে না মিসলে কালিম হো আগার এব্রাহিম আলাইসলামের একই অবস্থা মুসানবের ইতিহাস দেখো সামনে পিছনে ফেরাউন সামনে নদী আর কোনো ক্ষমতা নাই আল্লাহ আল্লাহ বলেন মুসা তো লাঠি মার ফলাকাল পাহাড়ু লাঠি মারার সঙ্গে সঙ্গে নদী দুই ভাগ হয়ে গেল পানি দুই দিকে দাঁড়িয়ে গেল মুসা পার হয়ে চলে গেল ফেরাউনকে ডুবিয়ে মারলেন আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ তারা মুসার জন্য নীল দরিয়ায় রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডিন করার ক্ষমতা দিতে পারেন কিনা কিন্তু مسٹر کلیم ہو اگر مارے کازما کوئی آج بھی آتی ہے کوہ تور سے بنگلہ تب اللہ بردو ہن اللہ دربل حد علی مولا اللہ کما کا نیل کا سمدن خلق برین ربن خل قل خل کا کمالا انشی دمن خو আজকে তোমাদের মতো লোকদের প্রয়োজন সেই আফগানিস্তানের মেয়েদেরকে সাহায্য করার জন্য কাশ্মীরি মামনদেরকে সাহায্য করার জন্য ফিলিস্তিনি মামনদের সাহায্য করার জন্য আরাকানের ভাই বোনদের সাহায্য করার জন্য এই দেশের মুসলমানদের উদ্ধার করার জন্য রাজেশ গুলি ইনশাআল্লাহ সবক পর ফের আদালত কা সজাত কা লিয়া জায়গা কাম তুঝসে দুনিয়া কে ইমামত কা واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته